দুনিয়ার জীবনে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার মতো নয় বলেছেন যে দুনিয়ার জীবনে দুনিয়ার মূল্য পুরো পৃথিবীর মূল্য আল্লাহ সুবাহর কাছে একটা মাছির মতো নয় এই কারণে তিনি কাপের মুশিক সবাইকে খাওয়াচ্ছেন পান করাচ্ছেন সবাইকে খাওয়াচ্ছেন পান করাচ্ছেন কিন্তু কেয়ামতের দিন কাপেররা একটুও পাবে না যদি কিছু পায় তারা যদি তারা কিছু পায় যদি তারা কেমন দিন কিছু পায় সেই পাওয়াটা কেমন হবে পানি চাইতে থাকবে চাইতে চাইতে চাইতে চাইতে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে পানি দেওয়া হবে টকবগে গরম পানি আর সেটা পানি থাকবে সেটা থাকবে হলো পুজ পুজ দুনিয়ার কোনো মানুষকে দেখেছেন পুজ খায় ডাক্তারদেরকে দেখেছেন অপারেশন করে পুজটাকে কেউ ওটাকে সংরক্ষণ করে রেখে দেয় পুজ দেওয়া হবে তাদেরকে তো জান্নাতীদের মুখ আল্লাহ তারা খুলে দিবেন তারা বলবে আল্লাহ হারামাহুম আলাল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ তালা এই দুইটাকে হারাম করে দিয়েছেন কাফের আর মুশ্রিক দুইটাই সমর্থবোধক গত সপ্তাহে বলেছিলাম তাই না একই বিষয় কেন দুনিয়া এর কারণটা কি আল্লাহ বলছেন ওয়া তারা আল্লাহ দেওয়া এই দিনটাকে খেল তামাশার বিষয় পরিণত করেছিল দুনিয়ার জীবনে খেল তামাশার বিষয় এরা মনে করে না আজকে যারা কাপের সম্প্রদায় আছে ইসলামকে মনে করে না যেটা খেলাধুলা শয়তানি বান্ধব এইটা সেটা মনে করে যারা ইসলামকে পছন্দ করে না তারাও কি করছে একই অবস্থা রাস্তায় দাঁড়িয়েওয়ালা লোক দেখলেই কটুক্তি করতেই হবে ওকে হিজাব করা ভোরকাওয়ালা কোনো মেয়ে দেখলে ওদেরকে আক্রমণ করতেই হবে কটুক্তি করতেই হবে মোল্লা মুসল্লি দেখলেই মনে করেন যে ওদেরকে একটা আঘাত করতেই হবে ইসলামের কোন আইনের বাস্তবায়ন পৃথিবীতে কোথায় হচ্ছে এটা দেখলে মনে করেন যে একটা খোঁচা মারতেই হবে মারতেই হবে এছাড়া ভালোই লাগে না কেন খেল তামাশা মনে করে একদম মনে করে যে খেল তামাশা এটা একটা এমনি বিষয় আল্লাহ বলছেন দেখো আজকের এই দিনে আমি তোমাদেরকে ভুলে যাচ্ছি যেইভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে শুধুমাত্র তোমাদের পীর পুরোহিত মাসায় বুজুর্গ আকাবির তাদেরকেই মনে রেখেছিলে দুনিয়ার জীবনে আমাকে যেমন করে ভুলে গিয়েছিলে আজকের এই দিনে ফায়সালার এই দিনে আমিও তোমাদেরকে ভুলে যাচ্ছি আল্লাহ ভুলে গেলেন দুনিয়ার জীবনে কাকে মনে রাখতে হবে পুরোহিত সাহেব বুজুর্গ আকাবির ইমাম নেতা নেত্রী এগুলো মনে না রাখলে তো আমাদের ভাত খাওয়াই হয় না দয়াল বাবার নামে খায় দয়াল বাবার নামে খায় বাবার নামে চলাফেরা শুরু করে বাবার নামে গাড়ি বাড়ি চলে বাবার দয়ার উপরে জীবন চলে থাকে বাবা ছাড়া কিছুই বোঝে না বাবা বাবা বাবা বাবা করতে করতে এমন একটা অবস্থা তাহলে নাসির ভাই সুন্দর করে উদাহরণ দেয় যে সারা জীবন ওকে লালন পালন করলো ওর বাপ আপন বাপ ছোট্টবেলা থেকে ওর জন্মের পিছনে কারণ ওর বাবা আপন বাবা ছোটবেলা লালন পালন করলো ওর বাবা খাওয়া দাওয়া পড়ালো ওর বাবা লেখাপড়া করা বড় মানুষ করলো ওর বাবা চাকরি বাকরি যখন হয়ে যায় হয়ে যাওয়ার পরে আরেকজনকে গিয়ে বাবা বলে ডাকে এই বাপকে ভুলা যায় যখন বড় হয়ে যায় একটা পর্যায়ে চলে যায় তখন অন্য বাপ হয়ে যায় ওর কাছে সবচাইতে আপন তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দুনিয়ার জীবনে যদি কাউকে মনে রাখতে হয় তাহলে কাকে মনে রাখতে হবে যদি কেউ এখানে আল্লাহকে ভুলে যায় আর অন্য কাউকে স্মরণীয় বরণীয় করে তাহলে দিন আল্লাহ বলবেন আজকে আজকের এই দিনে আমি তোমাদেরকে ভুলে যাচ্ছি যেইভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে ভুলে যাবে যারা আজকে সবসময় নেতা নেত্রীকে মনে করছেন কেয়ামতের দিন তারা আল্লাহ সন্তুষ্টি পাবেন না আল্লাহ তাদেরকে ভুলে যারা আজকে পীর করে সেই নিয়েই চলছে আল্লাহর কথা তাদের কাছে খারাপ লাগে আল্লাহর কথা তাদের কাছে খারাপ লাগে তাদের অবস্থা তাই দাঁড়াবে কিছুদিন আগে নাসির ভাইয়ের সাথে এখানে এক মুসল্লির সাথে কথাবার্তা চলছিল জিকির আজকাল নিয়ে জিকিরের পথ পদ্ধতি এই নিয়ে কথাবার্তা চলতেছিল উনি তাদেরকে বললেন যে এইভাবে জিকির করা বৈধ নয় নিষিদ্ধ হারাম আপনার যেভাবে জিকির করছেন কে বললো হারাম আল্লাহ বলছে কোরআনে হারাম কোথায় বলেছে আল্লাহ যদি বলে থাকে তাহলে আমাদের আবার হালাল বললো কি করে হালাল বলছে অতএব এটা হালাল আল্লাহ তো হারাম বলছে যে কোরআনে বলছে না যে কোরআনের কপিটা নিয়ে গিয়ে তাকে বলছে এই যে আয়াত পড়েন যে এখানে হারাম বলছে আচ্ছা আমরা ওইগুলো কিছু মানি জানি পাঁচ অক্ত নামাজি পাগড়ি ধারী এত বড় দাড়ি বদরের সময় প্রথম কাতারে থাকে সে বলছে ওই কোরআন কোরআন আমরা মানি না বিশ্বাস যেমন দিচ্ছেন তাই চলতেছে এই এলাকার মানুষ কোরআন কোরআন মানি না আল্লাহ কি বলছে তা চলবে বিশ্বাস বলে দিচ্ছে অত স্পিরিটটাই চলবে কাকে স্মরণ করলো অবস্থা কি হবে কেমন দিন কেমন অবস্থা করুন আল্লাহ বলবেন পালিয়াও কামান আমি ভুলে যাচ্ছি যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে তো স্মরণীয় করে রাখা এজন্য আল্লাহ বলেছেন মুমিনদের কাজই হচ্ছে মুমিনরা বেশি বেশি কাকে স্মরণ করে আল্লাহ কোথাও যাচ্ছে তো আল্লাহর নাম নিয়ে কিছু করছে তো আল্লাহর নাম নিয়ে কিছু চিন্তা করছে তো আল্লাহর নামের উপরে চিন্তা করছে তার থেকেই বরকত চাচ্ছে তার কাছেই কল্যাণ চাচ্ছে জীবনে বেঁচে থাকতে চাচ্ছে তো তার দয়ার উপরেই বেঁচে থাকতে চাচ্ছে জীবনে মৃত্যু বরণ করতে চাচ্ছে মৃত্যু আসবে তো তার দয়ার উপরেই যেন মৃত্যু হয় এই কামনাই করে মোমিনদের মোমিনরা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের ভালোই লাগে না মজাই আসে না দ্বিতীয় বিষয় কি বলেছিলাম ভক্তি শ্রদ্ধার কথা সবচাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার হকদার কে আল্লাহ আল্লাহ তারপরে কে আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের মানুষের কাছে উপেক্ষিত উপেক্ষিত একটা বিষয় আদর্শ ভালোই লাগে না চলেই না তার কথাবার্তা চলেই না তার হাদিস দিয়ে ওয়াজ মাহফিল চলেই না তার হাদিস দিয়ে তার কথাবার্তা দিয়ে খুদ্া চলেই না কিছুই চলে না মোবাইলগুলো বলেন বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন রাসুলের আদর্শ হচ্ছে একদম উপেক্ষিত অথচ ভক্তি শ্রদ্ধা একমাত্র পাওয়ার হকদার হচ্ছে প্রথম আল্লাহ দ্বিতীয়ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয়ত ভক্তি শ্রদ্ধা কে পাবেন মা বাবা মা বাবা তারপরে স্তর দিয়ে আস্তে আস্তে অন্যরা অন্যরা অন্যরা অন্যরা অন্যরা কিন্তু এখন সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা কে পায় পীর সাহেব মাসায়ক সাহেব হুজুর সাহেব ইমাম সাহেব এদের কথার উপরে যান করবান দ্বিতীয়ত বিষয় যেটা শিল্পের মাধ্যম সেটা হচ্ছে যে এদেরকে নেককার মনে করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য তাদেরকে ওসিলা বানিয়ে তাদের এবাদত করতে নেককার মনে করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য মিডিয়া মনে করে উসিলা মনে করে তাদের কাছেই সরাসরি ইবাদত করত আজকেও তাই হচ্ছে না দান খয়রাত কোথায় গিয়ে করে মসজিদ ভাঙ্গাচোরা করে থাকে মসজিদে টাকা আসে না মসজিদ হতে পারে না কষ্ট হয় মুসল্লিদের আর পীরের খানকাগুলোর অবস্থা কি দেখেন তো মসজিদের ইমাম সাহেব ভাত খেতে পারে না সামান্য বেতন পঞ্চাশ টাকা কেজি চাল তার চলে না পাঁচ হাজার টাকা দিয়ে তার চলে না হেঁটে হেঁটে এই মাথা থেকে সেই মাথায় যায় বিশ্বাসদের হাঁটতে দেখেন রাস্তায় দু চারজন হাঁটা পীর আছে কিন্তু ওইটা ওদের আলাদা বিষয় হায়দার বাবা হাঁটে না দেশের এই মাথা থেকে সেই মাথা হেঁটে হেঁটে যায় ওর বিষয়টাই হচ্ছে আলাদা এই জন্য যে ওসিরা মনে করে তাদের কাছে গিয়ে এবাদত দিচ্ছে খেতে ভালো লাউ হয়েছে প্রথম ফলনটা যাবে হচ্ছে পীরের খানকায় ভালো ধান হয়েছে ধানের প্রথম অংশটা যাবে হচ্ছে ওইখানে জাকাত দেয় না জাকাত দেয় না এলাকার গরিব মানুষদেরকে বিলায় না স্থানীয় যে পদ শিশুরা রয়েছে রাতের বেলা খাবার পায় না এদেরকে দেয় না খাদ্যের অভাবে অপুষ্টিতে ছেলেপেলেরা গুলো ভুগে এই যে ফুটপাথ গুলোতে এদেরকে দেয় না ঢাকার গোলাপশাহ মাজারটা আপনারা দেখেছেন গুলিস্তানে বৃহস্পতিবার রাতে যাবেন রাতে আড়াইটার দিকে আর শুক্রবার ফজরে এই যে যেমন গত ফজর ওইখানে গিয়ে দেখবেন যে পনেরো মন বিশ মন গরুর খাটি দুধ দিয়ে প্রতি বৃহস্পতিবার রাতে ওই মাজারকে গোসল করায় আর তার পাশে গুলিস্তান পার্কে অভুক্ত শিশুগুলো অপুষ্টিতে ভুগে ভুগে এমন ক্যাঙ্গারুর মতো হয়ে গেছে মাজারকে গোসল করাচ্ছে বনিয়াদম হোক সে কাপের হোক সে হিন্দুর সন্তান মাজারওয়ালাকে মাজারকে দুধ দিয়ে ধুয়ে তাকে আপনি কি করতে পারবেন এই মাজার যে পরিষ্কার এটা হচ্ছে আবার কি জানেন গোসল শরীফ মাজার গোসল শরীফ পোস্টারে লেখে মাজার গোসল শরীফ সব শরীফ হয়ে গেছে তো মাজার শরীফ যখন হয়েছে এখন গোসল খালি গোসল থাকবে গোসলটাও শরীফ গোসল শরীফ পোস্টার লাগিয়েছে গাছতলিতে দেখলাম ফরিদপুরে এক মাজার গোসল করাবে স্থানীয় কিছু নেতৃবর্গ সেখানে লিখে দিছে অমুক তারিখে মাজার গোসল শরীফ গোসল শরীফ রসুল আসলাম আজীবন গোসল করেছেন কোনদিন শরীফ হয় নাই মাজার এখন গোসল শরীফ হয় কেন ওসিরা মনে করছে ওসিরা মনে করছে যে নেককার ব্যক্তি আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছে দিবে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা কেন মাজারকে সেজদা করছো না মাজারকে সেজদা করি না এদের কেন ইবাদত করছো না এদের ইবাদত করি না কি করো তাহলে খুব ভালো মানুষ ছিল গোলাপ শাহ খুব ভালো মানুষ ছিল এখানে আসি মনের একটু ব্যথা নিয়ে উনি একটু আল্লাহর কাছে বলে দিবেন আমাদের কথা উনি একটু বলে দিবেন প্রত্যেকটা মাজারে গিয়ে একই অবস্থা উনি একটু বলে দিবেন গত বছর আমার সাথে দেখা হলো শাহবাগে ফুলের বাজার আছে না ফুলের মার্কেট ফুলের মার্কেটের এখানে তিনটা ছেলে একটা ছেলের নাম হচ্ছে সবুজ আর বাকি দুটা ছেলের নাম আমার মনে নেই এই সবুজ ছেলেটা এখানে ফুলের দোকানও আমি আমার এক দাওয়াতি টিম নিয়ে মিরপুরে মাজারে গেছি আপনারা বুঝেন না আবার অন্য কাজে গেছেন মিরপুর মাজারে শালি মাজারে গেলাম দাওয়াতি টিম নিয়ে রাতের বেলায় সবে বরাতের রাতে কি চলছে একটু গিয়ে দেখি গিয়ে তো যা দেখলাম নারী পুরুষের অবাধ মেলামেশা নাচ গান হই হুল্লোড় মহিলাদের কাপড় চোপড় খুলে পড়ে যাচ্ছে ওর কোনো খবর নেই ও মহলার এসকে আছে ওর কাপড় খুলে পড়ে যাচ্ছে ও মহলার এসকে আছে মহলার সাথে প্রেম চলছে ওর মাওলার এস এস মানে কি জানেন এস মানে কি বলেন তো এস মানে হচ্ছে সেক্স মিশ্রিত প্রেম আর মোহাব্বত হচ্ছে শুধুমাত্র পিওর ভালোবাসাকে মোহাব্বত বলে মায়ের সাথে ভালোবাসা করা যায় মায়ের সাথে কেউ প্রেম করে কিন্তু পীরের সাথে কি হয় আর পীর সাহেব আল্লাহর সাথে কি করে প্রেম করে পীর সাহেবদের কিতাবাদি দেখবেন প্রেম করে আর মাকে চিঠি লেখে মা আমি তোমাকে ভালোবাসি তাহলে আল্লাহ চাইতে মায়ের মর্যাদা বেশি এস চলতেছে মহলার সাথে কাপড় চোপড় সব খুলে দিলেন রাজা খেয়ে কি অবস্থা আর ওখানে একজন ইয়া বড় দাড়িওয়ালা ওই বটগাছটার নিচে বসে দোতলা বাজাচ্ছে টিং টিং টিং টিং করে বাজছে ও গান ধরেছে গান ধরে বলছে মদিনা যাব কেমনে বাবা মদিনা যাব কেমনে চোখ এত বড় এমনি বের হয়ে যাচ্ছে এত বড় গাঁজা খেলে তো চোখ বড় হয়ে যায় না আরে ভাই আমি এই সমাজের মানুষ আপনাদের সামনে কোরআন হাদিস বললে কি আমি এই সমাজের মানুষ জানি এগুলো গাঁজা খেয়ে এমন চোখ বড় হয়ে গেছে টিং টিং টিং টিং করে আছে মদিনা যাবে কেন ও গাঁজা খেয়ে মদিনায় যায় প্রতিনিয়ত ওইখানে তো যাওয়া লাগে না দেখেন না পীর সাহেবদের কথা কারামতি মাঝে মাঝে শুনেন না পীর মাগরিব পরে হচ্ছে মাগরিব পরে হচ্ছে ইয়ে আসর পরে হচ্ছে বাইতুল মুকাদ্দাসে মাগরিব পরে হচ্ছে মসজিদে নবমীতে এসা পরে হচ্ছে মক্কাতুল মুকাররমায় তারপরে রাত্রেবেলায় আটটার সময় বাসায় এসে ভাত খাচ্ছে বউয়ের সাথে ও বাংলাদেশে কোনো মসজিদে নামাজই পড়ে না ও এইখানে বসে বসে হুস করে কুত্তা খেদায় দেয় মক্কার আশপাশে নাকি কুত্তা ঢুকেছে হুস করে খেদায় ইরাকে যে যুদ্ধ হলো আগের ট্রামে বুশের সময় সেই সময় আমাদের নাসির ভাইয়ের একজন পরিচিত মানুষ আছে একজন পীর সাহেব সে শুয়ে শুয়ে ঘরের মধ্যে ঘাটে শুয়ে শুয়ে বলছে মাইচি মাইচি মাইচি মাইচি সাইড মাইচি সাইড মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র আরবিতে ক্ষেপণাস্ত্রকে সাইড বলে মাইচি মাইচি মাইচি সাইড মারি দিছি আমেরিকান সেনাবাহিনীর ওখানে উনি এইখানে এই বাসায় এই বাসায় শুয়ে শুয়ে উনি এইখানে এই বাসায় শুয়ে শুয়ে আমেরিকান সেনাবাহিনীর উপরে ক্ষেপণাস্ত্র মারতেছে মারছি মারছি দিছি মারি আর তার মরিদ সে তো বলতেছে মাসা আল্লাহ আমার পিসায় চরম যোগ্যর মানুষ পরে খবরের সময় দেখে যে আসলে আজকে আমেরিকান সেনাবাহিনীর উপরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এই তো মনে করছে যে আমার পিরিয়ডটাই বুঝি লাগছে ও তো এক জায়গায় থাকে না এইখানে থাকে কিন্তু কাজ করে ওখানে কেন এরা তো হলো বড় বড় মানুষ মানুষ এদের একটা মর্যাদা আছে আল্লাহর কাছে এই কারণেই গোসল করা এই কারণেই তাদের হাত পা ধুয়ে খায় মিরপুর এগারো নম্বরে বিহারি পট্টিতে যাবেন এগারো নম্বরে বিহারি পট্টিতে মিল্লাত ক্যাম্পে মুসলিম স্কুলের পাশেই উল্টা বাবার একটা মাজার আছে বদমাইশকে আমি নিজে দেখেছিলাম উল্টা বাবার মাজার বদমাইশ মরেছে ওই রকম এই ছোট্ট একটা খানকা ওই যে আমার ভাইরা মনে চিনবে একদম রোডের মাথায় কালচি রোডের এখান দিয়ে এই বদমাইশ ওইখানে বসে খানকার ভিতরে মহিলা পুরুষ সব একসাথে থাকতো একাকার হয়ে ও টয়লেট করার জন্য বাইরে যেত না সবার সামনে বসতো পট নিয়ে আসতো পেশাব করতো পেশাব করার পর ডান দিকে প্রধান যে খাদেম আছে খাদেমের হাতে দিত এই খাদেম পেশাবটাকে এইভাবে ছিটিয়ে দিত পরবর্তীতে স্প্রে আনলো ওই যে বোতলের স্প্রে আছে না ওই স্প্রের মধ্যে পেশাব করতো বোতলের ভিতরে ওইভাবে ছিটিয়ে দিত সবাই ওটাকে নিয়ে বীরের পেশাব পাক শরীফ মরিদরা বলতো বীরের পেশাব পাক শরীফ পবিত্র শরীফ পাক শরীফ খাওয়াও যায় মাখাও যায় কেন একে মনে করছে হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানো ব্যক্তি ওই বিহারিরা বলছে ইয়ে আদমি ওখানে পৌঁছে গেছে ও তো এখানে থাকে না তোমরা মনে করতেছো ওইখানে ওইখানে থাকে না ও থাকে ওইখানে আরো সে থাকে না ইয়ে, ইয়ে। কেন পুণ্যবান মানুষ মনে করছে এগুলো কিন্তু শিল্পের স্তম্ভ শিল্পের স্থাপনা এগুলো এই তিনটা কারণে শিল্পের প্রচলন ঘটেছিল এখন পর্যন্ত এগুলো আছে এখন পর্যন্ত আছে দেখেন না স্মরণ সভাগুলো যখন হয় রাজনৈতিক হোক আর অরাজনৈতিক গুলো হোক স্মরণ সভাগুলো আপনাদের কার কেমন লাগছে তা আমি জানি না এগুলো বাস্তব কথা কোরআন কথা স্মরণ সভাগুলো হয় তখন কি করে প্রতিকৃতি অথবা তাদের ছবিগুলোকে বুকের মধ্যে নিয়ে আসে দাঁড়িয়ে থাকে আর বাংলা সিনেমাগুলোতে দেখেন না যে বাপ মরে গেছে এখন সন্তান তার ছবির সামনে ওই যে মালা দেওয়া আছে গিয়ে চাকরিতে যাচ্ছে বলে বাবা আমাকে দোয়া করো আমি আজকে চাকরিতে জয়েন করতে যাচ্ছি যেন তোমার হত্যার প্রতিশোধ আমি নিতে পারি বাবা তুমি দোয়া করো দেখেছেন না আমরা ছোটবেলায় কিন্তু দেখেছি এখন দেখি না দেখেছেন না আপনারা বাংলা সিনেমা তোমার হত্যার প্রতিশোধ নিতে পারি যাওয়ার সময় বাপের হত্যার অ্যাকশন নিতে যাচ্ছে অ্যাকশন নিতে যায় বাপের কাছে দোয়া চেয়ে ছবির কাছে বাবা তুমি আমার জন্য দোয়া করো ওর বাবাকে মরা মনে করে নাই নারী তার স্বামীকে এভাবে চেয়ে চায় দোয়া করে দোয়া করার চেয়ে তারপরে ওগো তুমি আমাকে দোয়া করো তোমার ছেলে তো আমাকে আর বুঝতেছে না এই সব শিল্পের স্থাপনা শিল্পের সূচনা এগুলো দিয়ে যারা মনে রাখতে পারবে তারা বাঁচতে পারবে যে মরে গেছে তাকে স্মরণ করা আমার কি আছে হাইয়ুম আছেন তিনি তিনি অটল অবিচল আছেন কোন তন্দ্রা তাকে স্পর্শ করে না কখনো তিনি ঘুমান না কখনো তিনি ঝুঁকেও পড়েন না কখনো তিনি ঝুঁকে পড়েন না লাগবে পানি লাগবে পানি বোতল দাও তিনি তিনি টিকে আছেন পরে আলোচনা আপনি নোট করে রাখেন লাস্টে আলোচনা প্রশ্নের সুযোগ আছে সবাই যার যার প্রশ্ন আছে নোট করে রাখবেন আলোচনা শেষে প্রশ্ন উত্তরের সুযোগ আছে তো এই তিনটা হচ্ছে শিরিক পৃথিবীতে আসার মাধ্যম কেয়ামত পর্যন্ত শিরিকগুলো এইভাবেই থাকবে দেখেন হিন্দুদের যে শ্মশানগুলো ইয়া হিন্দুদের যে মন্দিরগুলো আছে হিন্দুদের যে পূজার স্থানগুলো আছে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন সেম একইভাবে সরস্বতীর তারা মূর্তি কেন বানিয়ে রেখেছে সরস্বতী নামের উপরেই তো পূজা করতে পারত কেন তার মূর্তিটাকে স্থাপন করতে হয় যাতে করে সরস্বতীকে কেউ ভুলে না যায় ভুলে না যায় একে যাতে করে মনে রাখে ওর কাছে কেন ভক্তি শ্রদ্ধা পেশ করে মনে করে যে সরস্বতী এমন কিছু একটা ছিল সে কিছু দিতে পারে আর মুসলিমরা একই কাজ করছে হিন্দু ভাইরা তারা তাদের দেব দেবীগুলোকে দাঁড় করিয়ে রেখে তাদের কাছে গিয়ে চাচ্ছে তাদের কাছে আরাধনা করছে তাদের কাছে কপালগুলোকে ঠেকাচ্ছে তাদের কাছে বুঝতে চেষ্টা করছে তাদের কাছে তাদের মনের আকুতিটা পেশ করছে তাদের থেকে তারা কিছু নিতে চেষ্টা করছে আর আমার নাম দাঁড়ি আবদুল্লাহ আব্দুর রহমান মুসলিম ভাইরা শুইয়ে রাখা মাটির নিচে শুইয়ে রাখা পচে গড়ে চলে যাওয়া এদের কাছে গিয়ে মনের আকুতিগুলো পেশ করছে ক্ষমতা চায় তো কার কাছে যে কোনো এক বাবার কাছে মরা বাবার কাছে আন্দোলনের গতি বাড়াতে চায় তো যে কোনো এক মরা বাবার কাছে ওইখান থেকে শুরু হয় শুরু হয় ওখান থেকে সত্য মিথ্যা আপনারা বিচার করেন একটু দেখেন যেই দলই ক্ষমতায় আছে নির্বাচনী প্রচারণা শুরু হয় শাহজালাল থেকে আবার বিরোধী দলের আন্দোলন শুরু হয় ওখান থেকে এরা মুসলিম নয় এরা নিজেদেরকে মুসলিম দাবি করে না এরা নামাজে যায় না আন্দোলনের সূচনা হচ্ছে ওখান থেকে আর নির্বাচনী প্রচারণারও শুরু ওখান থেকে আবার নির্বাচনে জয়লাভ করার পরে প্রথম খাসিটা মুরগিটা আর গরুটাও দিয়েছে ওইখান আল্লাহর ঘর থেকে তাদের কাজ এদের সাথে আলেমুলামা নেই মুক্তি সাহেব মহাদিসিনরা নেই এদের সাথে ইমাম সাহেবরা নেই আছে প্রত্যেক দলের আলাদা আলাদা আলেম আলাদা আলাদা আর আমরা তিনটা স্থাপনার কথা বলেছিলাম একটা হচ্ছে যে যে কোনো একটা কোনো কিছুকে চিহ্ন দাঁড় করিয়ে রাখা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে তোমাদের কবরগুলো যাতে করে এক বিঘাতের উপরে না হয় কবরগুলো এক বিঘাতের উপরে উঁচু না হয় মুসলিমদেরকে নিষেধ করেছেন যে এক বিঘতের উপরে যেন কবর উঁচু না হয় এক বিঘত হবে এর চাইতে উঁচু যেন না হয় মুসলিমের কবরের চাইতে উঁচু হবে না কবরগুলোকে যেন পাকা না করা হয় একটা কবর পাকা করা কবরগুলোর উপরে যেন নেম প্লেট লাগান না হয় অমুকের পুত্র অমুক মৃত তারিখ এটা জন্ম তারিখ এটা একদম নিষিদ্ধ চুন কাম করা নিষিদ্ধ কবরে বেড়া দেওয়া নিষিদ্ধ কবরে লাইটিং করা নিষিদ্ধ কবরে মাটির নিচে আপনি উপরে মোমবাতি জ্বালিয়ে মাটির নিচে কি আলো দিতে পারবেন বলেন তো এই বাড়ির ছাদের উপরে যদি একটা মোমবাতি জ্বালানো হয় পশ্চিম কালো এই বাড়ির ভিতরে আলো ঢুকবে কবরের উপর লাইট জ্বালিয়ে রেখে কবরের ভিতরে কি আলো পৌঁছাবে আর আপনি কবরস্থ ওই মানুষটাকে এতটাই খারাপ মনে করেন যে ও এত ভালো মানুষ ছিল এত ভালো কাজ ছিল করেছিল কিন্তু কবর যাওয়ার পর আল্লাহ ওকে আর আলো দিচ্ছে না ও চলতে পারতেছে না এই জন্য উপরে মোমবাতি চালিয়ে রেখেছেন এতটাই খারাপ মনে করেন তাকে আবার কবরগুলোর অবস্থাটা কি এগুলো তো সবগুলো নিষিদ্ধ বললাম উঁচু হবে না পাকা হবে না ঘেরাও করা চলবে না তারপরে লাইটিং করা চলবে না নেমপ্লেট লাগানো চলবে না এগুলো সব ইসলামে নিষিদ্ধ কেন ভিতরে যে সাহিত্য ব্যক্তি আছে যদি মুসলিম হয়ে থাকে ওর আলো আল্লাহ তালা ওখানেই দিয়ে দিবেন ওইখানে আলো থাকবে ওখানে বাতাস থাকবে জান্নাতের বাতাস ওখানে বিছানা থাকবে জান্নাতের বিছানা আর ওর সাথে সম্পর্ক থাকবে সোজা জান্নাতের সাথে সাধারণ একটা কবরে থাকবে আর আমাদের বাবাদের উপর আমাদের এতটাই ভক্তি যে বাবাকে মরার পরে তো হলো আমরা দ্বিগুণ ক্ষমতার অধিকারী হয়ে যাই তাই না মরার পরে কিন্তু ক্ষমতা বেড়ে যায় প্রথমত কথা হচ্ছে আমাদের এই তারা মরে না কি হয় ট্রান্সফার হয় এই জন্য ইন্তেকাল বলা হয় ইন্তেকাল শব্দটা মৃতদের ক্ষেত্রে বেদাতি শব্দ ইন্তেকাল নয় সোজা আল্লাহ তারা তার নবীকেই বলেছেন যে নবী মরে নবী মরে আর আমাদের বাবার কি হয় ইন্তেকাল হয় ইন্তেকাল মানে হচ্ছে ট্রান্সফার হওয়া এইখানে ছিল এখান থেকে ওখানে চলে গেছে এটাকে বলা হয় কি ইন্তেকাল মুন্তাকিল হওয়া স্থান পরিবর্তন করা স্থান পরিবর্তন করা এটাকে কি বলে ইন্তেকাল বলে এখন যে মরে গেছে সে নিজে স্থান পরিবর্তন করতে পারে পরিবর্তন করতে পারে না আল্লাহ তালা কাছে প্রিয় সব আল্লাহ আল্লাহ বানা আল্লাহ বলা শব্দ এটা যে মরে গেছে মরবে ইন্নাকা মাইতুন নবী তুমি মরবে তারাও মরবে বলে নাই ইন্নাকা ইন্তেকালুন ইন্নাকা কথা আল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরা তো মরে না এরা কি করে স্থানান্তরিত হয় পর্দার আড়ালে চলে গেছে বাবা বাবা কি হয়েছে বলে বাবা পর্দার আড়ালে চলে গেছে মরে নাই দ্বিতীয়ত যে বাবারা মরার পরে শক্তি দ্বিগুণ হয়ে যায় দুনিয়াতে থাকতে কাউকে সন্তান দিতে পারে না কিন্তু মরার পরে ওইখানে মান্যত করলেই সন্তান পায় দুনিয়াতে থাকতে কাউকে চাকরি দিতে পারে না কিন্তু মরার পরে ওখানে মান্যত করলেই চাকরি পায় দুনিয়াতে থাকতে কাউকে ক্ষমতা দিতে পারে না কিন্তু মরার পরে ওখানে গিয়ে শুরু করলেই ও ক্ষমতা পায় দুনিয়াতে ওর মূল্য হয় না কিন্তু মরার পরে ওইখানে গেলেই ওর মূল্য বেড়ে যায় বাবা মরার পরে বাবা দ্বিগুণ ক্ষমতার অধিকারী হয়ে যায় এখন এই ক্ষমতা নিয়ে যদি বাবা কবর থেকে উঠে ফেড়ে উঠে বেড়ে দাঁড়ায় ক্ষমতা দেখেন না হিন্দুদের হিন্দুদের দেব দেবীগুলো তো প্রথমত মানুষই ছিল মানুষের মূর্তি না এগুলো এখন এরাও দ্বিগুণ ক্ষমতার অধিকারী মনে করে এদের এই মূর্তিগুলোকে ক্ষমতাগুলো কেমন দেখেন না রামের মূর্তিটা কতগুলো হাত একসাথে বাইশটা চব্বিশটা হাত এখানে একটা এখানে একটা এখানে একটা এতগুলো হাত এক একটা হাতের কাজ কি জানেন একটা হাত বৃষ্টি দেয় আর একটা হাত রিজিক দেয় আর একটা হাত সন্তান দেয় আর একটা হাত শিক্ষা দীক্ষা দেয় আর একটা হাত ক্ষমতা দেয় এক একটা হাত এক একটা কাজ করে ওদেরকে জিজ্ঞেস করেন যারা বানায় তারা এগুলো ভালো জানবে পুরোহিতরা ভালো জানে এক একটা হাতের এক একটা কাজ তো দ্বিগুণ ক্ষমতার অধিকারী বিশাল দত্তের মতো দেখা যাচ্ছে যদিও ইসলামের দত্ত বলতে কিছু নেই রসুলাম বলছেন যে দত্ত বলতে কিছু নেই কারণ বাবা তো দ্বিগুণ ক্ষমতা পেয়ে গেছে মরার পরে বাবা যদি ওখান থেকে ফেরে উঠে তাই কি করে তাড়াতাড়ি করে ঢালাই করে দাও যাতে উঠতে না পারে ফেরে উঠলে সমস্যা না যদি বের হয়ে আসে সমস্যা না বের হয়ে আসলে সমস্যা তো এই জন্য তাড়াতাড়ি করে পাকা করো ঢালাই করে পাকা করো ঢালাই করে পাকা করার পরে এখন তো সুন্দর দরকার টাইলস লাগাও আরো যারা নেই আজিমপুর কবরস্থান মিরপুর দশ নম্বর কবরস্থান তারপরে এক নম্বর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে দেখেন প্রথমত ওইটাকে পাকা করে একটু মানে বাউন্ডারি দেয় বাউন্ডারি দেওয়ার পরে দেখেন যদি উপর থেকে ওটা দেয় ঢালাই করে ঢালাই করার পরে এইটাকেও যদি ফেলে বের হয়ে যায় তখন এরকম একটা ঘর করে ঘরের একটা ছাদ দিয়ে দেয় ছাদ দেওয়ার পরে বাবা যদি এখান থেকে চিপা চাপা দিয়ে বের হয়ে আসে তখন ছোট্ট একটা গেট লাগিয়ে ওখান থেকে বাইরে দেওয়া তালাও লাগিয়ে দেয় যাতে করে এটা না ভাঙে আর এইটাও যদি ভেঙে বের হয়ে আসে এই জন্য ওইখানে খাদেমদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হয় সাতজন আটজন খাদেম লাঠি সোটা নিয়ে ওখানে বসে থাকবে বাবা উঠলেই দেব হয় উঠলেই দেব হয় কোনো কথা নাই নাহলে কবরে খাদেমের দরকার কি ওর খাওয়ার দরকার ওর পড়ার দরকার ওর চিকিৎসা দরকার ওর ওখানে জ্বর হয় কিছুই হয় না ওর খাদেনের দরকার কি জীবিত মানুষের খাদেন নাই মরা মানুষের পঞ্চাশ জন খাদেন সব শিরকের স্থাপনা এইভাবে এসেছিল মুসলিম উম্মাকে কুড়ে কুড়ে কুড়ে কুড়ে খাচ্ছে এগুলো কুড়ে কুড়ে খাচ্ছে এগুলো কেন কারণ কি জ্ঞান জ্ঞান না থাকা দু চারটা জ্ঞান আছে জ্ঞান থাকার পরে আবার সঠিক জ্ঞান নেই বলছে ভাই হচ্ছে তো ওইখানে গেলে পাচ্ছে তো আপনি কি এগুলো বোঝান বোঝানোর পর বললো যে না হচ্ছে তো কাজ তো হচ্ছে পাচ্ছে তো তো যে ছেলেটার কথা বললাম যে ওকে এক নম্বরে মাজারে পেলাম এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ও আমাকে দেখে মনে করেছে যে এখানকার কোনো খাদেম টাদেম হবে সাদা পাঞ্জাবি সফেদ পাঞ্জাবি পরে ওখানে দাঁড়িয়ে আছে জুব্বা পরে মনে করছে এখানকার কোন খাদেম টাদেম হবে এক পোটলা কদমা নিয়ে গেছে মাজারে কদমা আছে না এক পোটলা কদমা দুইটা মুরগি আর আগরবাতি মোমবাতি নিয়ে গিয়ে বলছে যে সোজা আমাকে জড়া ধরছে আমাকে আমার সাথে মাদি ছিল আচ্ছা মাদি ছিল আরো দুই তিনটা ছেলে গিয়ে সোজা জড়ায় ধরছে জড়া দিয়ে বলছে জড়া ধরে কাঁদছে চোখ দিয়ে পানি কি ব্যাপার যে বাবা এগুলো একটু পৌঁছায় দেন কোথায় হচ্ছে ওইখানের মাধ্যমে ওইখানে এর মাধ্যমে যে তুমি পৌঁছাও বলছে আচ্ছা, আমি তো আপনার মতো এত পুণ্যবান মানুষ নয় আমি তো আপনার মতো এত নেক মানুষ না এত ভালো মানুষ না আপনি দিলে বাবা নিবে আর বাবা নিলে উনি নিবে আপনি দিলে বাবা নিবে বাবা নিলে উনি নিবে তো মুসলিম ছেলের কথা বললাম কেন কি বিষয় আচ্ছা, আমার একটাই মাত্র ছোট বোন খুব অসুস্থ হলো ঢাকা মেডিকেলে ভর্তি ছিল ডাক্তাররা আশা ছেড়ে দিল যে এ আর বাঁচবে না সময় দিয়ে দিল আমি তখন বাবার এখানে এসে খুব কান্নাকাটি করে মান্যত করলাম মান্যত করার পরেই দেখলাম বাচ্চা আমার বোনটা ভালো হয়ে গেছে মান্যত করে এক সপ্তাহ মাথায় ভালো হয়ে গেছে তখন আমার মা বলল যে যখন ভালো হয়ে গেছে তো বাবার জন্য কিছু গিয়ার তার বললাম যে তুমি এটা দিচ্ছ এটা কে খাবে আমি খাবো বলছে না আপনি কেন খাবেন তাহলে ওই বাবা খাবে বাবা কিভাবে খাবে বাবা তো খাবে না তো তাহলে কে খাবে বলো তো আল্লাহ খাবে সে আল্লাহ তো খায় না তাহলে এটা কই যাবে আমি খাবো না মাজারে সাহিত্য বাবাও খাবে না বাবার মাধ্যমে যেতে আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহ তো খাবে না তো যাবেটা কোথায় এই জিনিসটা কোথায় যাবে বলো ছেলে বলছে আসলে তো কথা তাই ইয়াং ছেলে আসলে তো কথা তাই আপনিও খাবেন না উনিও খাবে না আল্লাহও খাবে না তো এটা যাবেটা কোথায় অনেকক্ষণ পরে বলছে তাহলে যেখানে ফকির ফোকাররা আছে ওরা খাবেন যে এরকম ফকির কি তোমার এলাকায় নাই বলছে আছে তো তাদেরকে দাও এখানে কেন আসছো আচ্ছা, উনি তো অনেক পুণ্যবান মানুষ আমার বোনটা মরেই যেত বাবার এখানে এসে মান্যত করলাম বাবা বাঁচিয়ে দিল বাবা কি কিছু পাবে না যে বাবার যখন এত ক্ষমতা বাবার যখন এত ক্ষমতা তোমার বোনটাকে বাঁচাতে পারলো তখন বাবা নিজে কিনে খেতে পারে না তোমার কাছে ভিক্ষার খাবার খাবে বাবা তুমি তোমার বাবাকে এত অসম্মান করো তোমার বাবা তোমার এই ভিক্ষার খাবার খাবে ওই রাস্তার কদমা এটা ওইটা সেটা যে তোমার বোনকে জীবন দিতে পারে তার কাছে খাবারের অভাব তোমার তাকে মুরগি খাবে সে লাজবাব ছেলে তারপরে কিছুক্ষণ সময় বুঝানোর পরে সে ছেলে তবা করলো কাঁদলো কতক্ষণ যে আমরা কোথায় আসতেছি আমার মা আমাকে কোথায় পাঠালো তোমার মায়ের দোষ না দোষ হচ্ছে জ্ঞানের ওই সময় এক মৌলভী সাহেব ওইখানে এসে হাজির মৌলভী সাহেব ওখানে এসে হাজির আমার পাশে এসে কথা শুনছে শুনে টুনে ছেলেটাকে আলাদা করে ডেকে নিয়ে বলার চেষ্টা করছে যে ওনার এই কথাবার্তা শুনো না এগুলো শুনে এগুলো হবে না কিছু না হলে এত মানুষ আছে দেখো তো আজকে এই যে লাখ লাখ মানুষ লক্ষাধিক মানুষ যদি কোনো কিছুই না থাকে এত মানুষ এখানে আসে ব্যাস বুঝিয়ে দিল এত মানুষ এখানে আসে আমাদের দলিল এটা না যদি ভালো না হয় এত মানুষ আসবে কোথেকে এত মানুষ মানে কেন এত মানুষ এখানে আসে ওকে বুঝাতে চেষ্টা করলো ছেলে না করে না নাচর বান্দার না যা বোঝা বুঝে দেখছি ছেলে তো তবা করলো নামাজ কালাম পড়ার তো তবা করলো ওয়াদা করলো তাকে ছেড়ে দিলাম ব্যাস চলে গেল ওইগুলোকে নিয়ে আমাকে বলছে তাহলে এগুলো কি করবো এখন এগুলো কোন বাবাকে খাওয়াবো এই নিয়ে তোমার মাকে খাওয়াও তোমার মাকে খাওয়াও তোমার মা কি করে বলছে মা গরিব মানুষ আমরা এত বেশি খেতে পারে না সপ্তাহে কয়টা মুরগি কেনা বলছে মাসের একটা মুরগি কেনা হয় না মাসেও একটা মুরগি মাকে খাওয়াতে পারো না আর এই মরা মানুষের জন্য তুমি মুরগি নিয়ে আসলে দুইটা দেশি মুরগির তাগড়া মোরগ লাল লাল মোরগ যা নিয়ে যা নিয়ে যে তোর মাকে খাওয়া এখনো মাঝে মাঝে ফোন দেয় ছেলে ভালো হয়েছে কেন বিষয়গুলো মর্যাদা আছে জ্ঞান নেই জ্ঞানহীন অবস্থায় চলছে এদের জীবন এ ছিল আমাদের গত সপ্তাহের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 أطاعوك لذلك فاعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوك لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب আলহামদুলিল্লাহ শিরকের আলোচনার পরে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই সাক্ষ্য বাণীর প্রতি মানুষকে আহ্বান করা লা ইল্লাল্লাহ এই সাক্ষ্য বাণীর প্রতি মানুষকে আহ্বান করা লেখক রাহিমাউল্লাহ আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগিচায় বাগিচায় পরিণত করেন আল্লাহ তালা তার উপরে দয়া করেন তার উপরে করুণা করেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন কোরআনুল করিমের সুরা ইউসুফের সুরা ইউসুফের একশত আট নম্বর একটি আয়াত দিয়ে তিনি অধ্যায়ের সূচনা করেছেন আসলে আমরা আয়াতের তর্জমাটা একটু দেখি আল্লাহ তালা বলছেন নাবিকে উল নাবি তুমি বলে দাও ঘোষণা দাও তুমি তাদেরকে জানিয়ে দাও হাদিহি সাবিলি আদৌ ইলাল্লাহ হাদিহি সাবিলি এটা হচ্ছে আমার রাস্তা কে বলছেন কথা নবী বলছেন আল্লাহ তারা নবীকে বলে দিচ্ছেন যে তুমি তাদেরকে জানাও এটা হচ্ছে আমার রাস্তা মানে নবী যেই রাস্তা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন সেই রাস্তার কথাকে বর্ণনা করছেন হাদিহি সাবিলি আল্লাহ এটা হচ্ছে আমার রাস্তা এটা হচ্ছে আমার পথ এটা হচ্ছে আমার আহ্বানের বিষয় বিষয়টা কি আদরু ইলাল্লাহ আমি মানুষকে ডাকি কোন দিকে কোন দিকে আল্লাহর দিকে ডাকি নবী কার দিকে মানুষকে ডাকতেন আল্লাহর দিকে ডাকতেন নবী কার দিকে ডাকতেন আল্লাহর দিকে ডাকতেন হাদি সাবিলি আমি মানুষকে আহ্বান করি মানুষকে ডাকি মানুষকে আমি পথ দেখাই আল্লাহর দিকে তাহলে নবীর দাওয়াত ছিল কার দিকে আল্লাহর দিকে আমাদের দাওয়াত কার দিকে হ্যাঁ এই সমাজের দাওয়াত কার দিকে সাহেবের দিকে নেতার দিকে ইমামের দিকে খেলাফতের দিকে হুকুমতের দিকে জেহাদের দিকে তেতালের দিকে নির্বাচনের দিকে এক একজন এক এক তরিকার মানুষ এক এক দিকে মানুষকে আহ্বান করছে আর নবীর আহ্বান কোন ছিল কোন দিকে আল্লাহর দিকে আল্লাহ আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে এই পথের মাধ্যমে কিভাবে ডাকি আপনি খালি ডাকবেন ডাকার একটা ধরন থাকবে না ডাকার তো ধরন থাকবে বোবাও মানুষকে ডাকে একটা ধরন আছে না ইঙ্গিত করে ডাকছে পশু পাখিগুলো তারা স্বগোত্রীয় প্রাণীগুলোকে ডাকে একটা ইঙ্গিত আছে না বাঘের একটা ইঙ্গিত আছে মোরগের একটা ইঙ্গিত আছে বিড়ালের একটা ইঙ্গিত আছে কুকুরের একটা ইঙ্গিত আছে ইঙ্গিত করে ডাকে মা তার সন্তানকে ডাকে একটা ইঙ্গিত আছে না সন্তান তার বাবাকে ডাকে একটা ইঙ্গিত আছে না একটা ভাবে ডাকে আল্লাহর দিকে মানুষকে ডাকবেন কিভাবে একটা ভাব থাকতে হবে না একটা বচন থাকতে হবে একটা ভাব থাকতে হবে একটা ইঙ্গিত থাকতে হবে সেটা কি আলা সঠিক জ্ঞান চক্ষু সহকারে জ্ঞান সহকারে নয় জ্ঞান চক্ষু সহকারে বিশুদ্ধ জ্ঞান সহকারে কারণ আমরা জেনেছি যে মানুষ বিভ্রান্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে দুটি একটা হচ্ছে জ্ঞান না থাকা দ্বিতীয়টা হচ্ছে সঠিক জ্ঞান না থাকা আলা বাসিরতিন তাই বোঝাচ্ছে বাসিরা যে দৃষ্টি সহকারে তীক্ষ্ণ দৃষ্টি সহকারে কঠিন তীক্ষ্ণ জ্ঞান সহকারে নবী মানুষকে কার দিকে ডাকতেন আল্লাহর দিকে ডাকতেন বলছেন আনা আমি ডাকি অমানিত্যাদা আনি এবং যারা আমার অনুসরণ করে তাহলে নবীর যারা অনুসরণ করে তারা ডাকবে কার দিকে কার দিকে আল্লাহর দিকে দ্বিতীয় শর্ত হচ্ছে কি জ্ঞান চক্ষু সহকারে জ্ঞান সহকারে অজ্ঞতার সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকা যায় না অজ্ঞতার সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকা যায় না প্রত্যেক মাজারে দেখবেন আল্লাহর নাম নেওয়া হচ্ছে পাঁচ অক্ট আজান হচ্ছে সেখানে হাইয়া আল্লাহ সালাদ হচ্ছে সেখানে আই আলাল ফালা বলছে সেখানে ইমাম নিয়োগ দেওয়া আছে সেখানে কিন্তু বিষয়টা কেমন ইসলাম সমর্থিত তারাও ডাকছে না কিন্তু এটা কি জ্ঞানের সাথে না অজ্ঞতার সাথে অজ্ঞতার সাথে আলাবাসিরাতিন যে বা যারা মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করতে চায় মানুষকে ডাকতে চায় আল্লাহর দিকে জান্নাতের দিকে তাদের জন্য শর্ত হচ্ছে এটা যে তারা জ্ঞান আগে অর্জন করতে হবে সঠিক জ্ঞান সঠিক জ্ঞান অর্জন করতে হবে তারপরে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে জ্ঞানহীন ভাবে কোনো কাজ করা ইসলাম জায়েজ করেনি ইসলাম হচ্ছে জ্ঞানের একটা জীবন ব্যবস্থা ইসলামে অজ্ঞতার কোনো স্থান নেই কোনো স্থানই নেই ইসলামে অজ্ঞতার এজন্য পৃথিবীতে দেখা যায় যে বড় বড় শিক্ষাবিদ যারা আছে বড় বড় জ্ঞানী মানুষ যারা আছে সবগুলো মানুষ হচ্ছে ইসলাম থেকে আসা ইসলাম থেকে আসা আর যারা ইসলামের বাইরে ছিল তাদের জ্ঞান তাদেরকে ইসলামের দিকে ঢুকিয়ে দিয়েছে তাদের জ্ঞান তাদেরকে বিশুদ্ধ ইসলামের দিকে বিশুদ্ধ পথের দিকে বিশুদ্ধ জ্ঞানের দিকে ঢুকেছে অজ্ঞতার মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করা কখনো বৈধ নয় কখনোই বৈধ নয় অজ্ঞতার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা আল্লাহ বাসিরতিন আনা আমার কাজও এটা আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি জ্ঞানের সাথে অমানিত্যবাণী যারা আমার ইত্তেবা করে যারা আলেমগণী নবীগণের ওয়ারিস তাই না এই হাদিস আমরা শুনছি না হাদিস সত্য বাস্তব হাদিস সত্য কথা আল্লাহ হাসান বলেছেন ওয়ারিস হবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে নবী যে জ্ঞান নিয়ে এসেছিলেন নবী যে কাজ করেছিলেন নবী যে আহ্বান করেছিলেন সেই দিক দিয়ে ওয়ারিস হতে পারে এর বাইরে অন্য কিছুর ওয়ারিস বলছেন ওই হাদিসেরই টাকা পয়সার কোন মিরাজ নবীরা ছেড়ে যান না ছেড়ে যান জ্ঞানের জ্ঞানের মিরাজ তারা ছেড়ে যান তাদেরকে ওয়ারিস বানান জ্ঞানের দিক দিয়ে তো যে বা যারা যেই আলেমরাই নিজেদেরকে ওয়ারিস হিসেবে দাবি করতে চায় নবীওয়ালা কাজ বলে মানুষের কাছে প্রচার পেতে চায় মানুষকে বলতে চায় যে এটা নবীওয়ালা কাজ এটা নবীওয়ালা কাজ তার জন্য প্রথম শর্ত কি দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে তাকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে তাকে আজকে আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের সিলেবাস আছে কিন্তু কোরআন হাদিসের সিলেবাস থেকে বিধান গ্রহণের সিলেবাস নেই সিলেবাস আছে কোরআন হাদিসের কিন্তু ওখান থেকে বিধান গ্রহণের সিলেবাস নেই সিলেবাসের আর একটা সিলেবাস থাকে না সিলেবাসের একটা সিলেবাস থাকে বিধান গ্রহণের সিলেবাসটা নেই আনা অমানিক তাবানি আমার কাজ এটা আর যারা বলবে নবীওয়ালা কাজ নিয়ে যাবে সোজা চার মাসের দিকে নবীওয়ালা কাজ অনেক দামি কাজ নিয়ে যে শিখাবে কার কথা এখানে তিন চিল্লার সাথীরাও আছেন এক চিল্লার সাথীও আছেন আমি নিজেও তবলিক ফ্যামিলির ছেলে নিজে শিখাই হচ্ছে বুজুর্গের কথা আকাবিরের কথা অমুকের কথা তমুকের কথা সারাদিন ওই পারতে থাকে আল্লাহ এবং তার রসুলের কথা নেই নবীওয়ালা কাজ হতে হলে নবীর কথাগুলোকে মানুষকে শেখাতে হবে হাদিসের কিতাব নিয়ে যেতে হবে অমুকের কিতাবটা চলে হাদিসের কিতাবটা কেন চলে নবীর কিতাব কেন চলে না আল্লাহর কিতাব কেন চলে না আনা ওমান ইত্তাবা আমি অসুবাহান আল্লাহ আনা মিনাল মুশরিকিন যারা এই কাজটা না করবে দেখেন ঘোষণা কি কোরআন থেকে আপনারা শিক্ষা নিতে চেষ্টা করবেন কোরআনের আয়াতে শুধুমাত্র তর্জমা করবেন না অনুবাদ করবেন না ওই অনুবাদ থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করবেন যে এখানে কি শিক্ষা দিচ্ছে যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের রাস্তায় যারা আহ্বান করবে এবং অজ্ঞতার সাথে যারা আহ্বান করবে তারা মুশ্রিকে পরিণত হয়ে যাবে এই আয়াতটা শিখাচ্ছে মুশ্রিকে পরিণত হয়ে যাবে শিখের স্থাপনের মূল কারণ কি অজ্ঞতা নয় অজ্ঞতা বুজুর্গের পূজা কেন চলে পীরের পূজা কেন চলে অজ্ঞতার কারণে আকাবির পূজা কেন চলে অজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে গতকালকে রাত্রে একটা ছেলের সাথে মাদ্রাসায় দাওরা হাদিসে পড়ছে বসুন্ধরা মাদ্রাসায় ওই ছেলের সাথে দীর্ঘ দেড়টা ঘন্টা কথা চললো আমি আর সাথে আমার এক ভাই ছিল নাইম ভাই ছিল ওর সাথে প্রথম পরিচয় রাস্তার মধ্যে ওকে এত করে বুঝাচ্ছি যে আমাদের কোরআন হাদিস পড়া উচিত এখান থেকেই নেওয়া উচিত ও বারবার বলছে তাহলে আমাদের আকাবিররা যাবে কোথায় আমাদের বুজুর্গরা যাবে কোথায় এরা যাবে কোথায় এর পিছনে দলিল কি যুক্তি কি বলছে যে আল্লাহ থেকে শিখেছেন জিবরিল জিবরিলের থেকে শিখেছেন মোহাম্মদ ইসলাম মোহাম্মদ থেকে শিখেছেন সাহাবিরা সাহাবিদের থেকে শিখেছেন তাবে তাবিনরা তাবিনদের থেকে তাবে তাবে তাবিনরা তাদের থেকে আইনময় মুস্তাহিদিনরা এইভাবে একটার পর একটা চলে এসেছে একজন আরেকজনের কাছে সেটা আর অতীতে যায়নি সেটা আর অতীতে যায়নি আগেরটা ফিরে যায়নি আমরা যেহেতু আকাবিরদের থেকে এসেছি আমরা ওই পর্যন্ত থাকলেই আমরা হকপন্দি থাকবো আকাবির বুঝছেন আকাবির বুঝেননি আকাবির একটা আরবি পরিভাষা আকাবির মানে হচ্ছে আপনার পূর্ববর্তী প্রজন্ম আপনার একজন লিডার ধর্মীয় লিডার হোক বিধর্মীয় লিডার হোক একে আকাবির বলা হয় বুজুর্গ যাকে বলে ফার্সি পরিভাষা উর্দু পরিভাষা বুজুর্গ আচ্ছা আমরা যদি ওই পর্যন্ত থাকতে পারি তাহলে আমরা হকের উপরে থাকতে পারবো আমি বলছি যে এই সিলেবাসগুলো বাদ দিয়ে ফার্সি সিলেবাস বাদ দাও কবিতার সিলেবাস বাদ দাও ফেকা বাদ দাও এগুলো সব বাদ দিয়ে সোজা কোরআন হাদিস পড়ো না কেন তাহলেই তো যথেষ্ট হয় বলছে আপনি তো আকাবিরদের তর্জের খেলাফ কথা বলছেন আকাবিরদের তর্জের খেলাফ একটা কথা বুঝেছেন আপনারা আকাবির মানে হচ্ছে পূর্বসূরি তর্জ মানে হচ্ছে তাদের চলার পথ খেলাফ মানে হচ্ছে পরিপন্থী আকাবিরদের চলার পথের পরিপন্থী কথা বলছেন আমি বললাম আমি তাদের চলার পথে পরিপন্থী কথা বলছি আমি কি আল্লাহ এবং তার রাসুলের পরিপন্থী কথা বলছি না তা বলছেন না কিন্তু এটা ছাড়া তো আপনি হক হক পাবেন না আমাদের নেতাদের তর্জের খেলাফ গেলে আপনি হকের উপরে থাকতে পারবেন না সত্যের উপরে থাকতে পারবেন না এটা সত্যের মানদণ্ড আলা বাসিরাতিন আনা আমার আমি যদি ডাকতে হয় আল্লাহর পথে ডাকবে জ্ঞান চক্ষু সহকারে ডাকবে তবেই আমার অনুসারী হতে পারবে আর যদি এমনটা না করো তাহলে আল্লাহ হচ্ছেন সবচাইতে বেশি পবিত্র অমান মুশ্রিক আমি ঘোষণা দিচ্ছি যে আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই তাহলে যে এর বিপরীত কাজ করবে সে কি হয়ে যাবে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তায় আহ্বান করা কার কাজ মুশ্রিকদের কাজ শয়তানের কাজ মুশ্রিকদের কাজ কাফেরদের কাজ অজ্ঞতার সাথে মানুষকে আহ্বান করা আবার কার কাজ এই যে শয়তান করিয়েছে আমরা বলেছিলাম না নোয়ালে সালাতামের যুগে যখন জ্ঞান চলে যায় জ্ঞান চলে যাওয়ার পরে ইবলিস তাদের কাছে আসে এসে এই কথাগুলো তাদেরকে স্কুল টাইট দিয়ে দিয়ে দিয়ে এগুলো কথাগুলো বলতে যায় বলতে বলতে লাস্টের তৃতীয় প্রজন্ম এসে প্রথমে স্কুল লাগিয়েছে তারপরে রিপিট মেরে দিয়েছে একেবারে সোজা আটকে গেছে আর ছোটার মতো না জ্ঞানের সাথে ডাকতে হবে এজন্য ইসলামের মূল বিষয় হচ্ছে ইসলামের মূল বিষয় হচ্ছে জ্ঞান পুরো কোরআনুল কারিমকে আল্লাহ সুহানুতালা জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন ওয়াহিটাকে আল্লাহ সুহানুতালা জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন তাওহিদকে আল্লাহ সুহানুতালা জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন ইসলামকে আল্লাহ সুহানুতালা জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন এবং যার কাছে এটাকে পাঠিয়েছেন তিনি যে বলছেন ইন্নামা বুয়েস্তু মুআল্লিমান আমি টিচার হিসেবে এসেছি শিক্ষক হিসেবে এসেছি জ্ঞানের মাধ্যমে মানুষকে কি করতে হবে আল্লাহর দিকে ডাকতে হবে আর যে ব্যক্তি এই কাজটা করবে আল্লাহ তালা তাদেরকে বলছেন যে তার চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর নেই যে আল্লাহর দিকে ডাকবে মানুষকে জ্ঞানের সাথে তার চাইতে উত্তম মানুষ পৃথিবীতে মান আহসান মিম্মান দা আল্লাহর দিকে ডাকবে সোজা আল্লাহর দিকে ডাকবে এই আল্লাহর দিকে যারা ডাকবে জ্ঞানের সাথে ডাকবে এই করার কারণে পৃথিবীতে প্রকৃত মুসলিমের সৃষ্টি হবে প্রকৃত মুসলিম প্রকৃত মুসলিমের সৃষ্টি হবে প্রকৃত মুসলিম কে ছিলেন মোহাম্মদ রসুল্লাহ খোলাফায় রা সেটা ছিলেন প্রকৃত মুসলিম আসারে মুবাসাবিল জান্না তারা ছিলেন প্রকৃত মুসলিম এক লক্ষ তিরিশ হাজার বা চল্লিশ হাজার সাহাবি তারা ছিলেন প্রকৃত মুসলিম এবং তাদের অনুসারীরা যারা ছিলেন তারা ছিলেন প্রকৃত মুসলিম কেন তারা ছিলেন জ্ঞানের সাথে এবং তাদের কাজ একটাই ছিল যে তার লোক মা আল্লাহ খালি আল্লাহর সাথে সম্পর্ক বিপরীত ডাকছে তো কার দিকে সোজা আল্লাহ দিকে আর এইটা ছাড়া যদি আহ্বান হয় অজ্ঞতার সাথে আহ্বান আর অন্য পথের আহ্বান তাহলে কি সৃষ্টি হবে জানেন যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে অপকৃত মুসলিম সৃষ্টি হবে প্রকৃত মুসলিম নয় অপকৃত মুসলিম সৃষ্টি হবে আজগুবি মুসলিম সৃষ্টি হবে মুসলিমরা এমন আজগুবি আজগুবি কাজ করে এই যে যারা এই কাজগুলো করছে এদেরকে আসবি না এরা নিজেদেরকে মুসলিম দাবি করছে না ভোটার আইডি কার্ডে তাদের নাম মুসলিম নয় আজগুবি মুসলিম সৃষ্টি হবে তৃতীয়ত আজব মুসলিম সৃষ্টি হবে আজব আজব কাজ করছে আজব কাজ আশ্চর্য হওয়ার মতো কাজ চতুর্থত ভৌগোলিক মুসলিম সৃষ্টি হবে ভূগোলবিদদের দৃষ্টিতে এরা হচ্ছে মুসলিম বাংলাদেশ মুসলিম দেশ কার দৃষ্টিতে জি পরিবেশ পরিচিতি ভূগোল ভূগোল বিদ্যের দৃষ্টিতে বাংলাদেশ হচ্ছে মুসলিম মুসলিম দেশ ভূগোল বিদ্যের দৃষ্টিতে কোরআন সুন্নাকে খোলান কোরআন আর হাদিসকে খুলেন খুলে বাংলাদেশকে একটু খুঁজেন যে এটা মুসলিম দেশ কিনা খুঁজেই পাবেন না খুঁজেই পাবেন না মুসলিম দেশ হিসাবে এদেশের মানুষগুলোকে কোরআন হাদিস খুলেন খুলে দেখেন এগুলোকে মুসলিম হিসাবে খুঁজে পান কিনা খুঁজে পাবেন না ভৌগোলিক দৃষ্টিতে মুসলিম তারপরে গণনার দৃষ্টিতে এরা মুসলিম শতকরা পঁচানব্বই ভাগ মুসলিম তাই না নামাজ পড়ে কয় ভাগ শতকরা এক ভাগ সরকারি রিপোর্ট ইসলামিক ফাউন্ডেশনের রিপোর্ট শতকরা ওয়ান পার্সেন্ট মাত্র সালাদ আদায় করে ওয়ান পার্সেন্ট কিন্তু এরা কি মুসলিম ভৌগোলিক মুসলিম সৃষ্টি হচ্ছে আজব মুসলিম সৃষ্টি হচ্ছে অপকৃত মুসলিম সৃষ্টি হচ্ছে নামধারী মুসলিম সৃষ্টি হচ্ছে শব্দগত মুসলিম সৃষ্টি হচ্ছে মুসলিম একটা শব্দ না শব্দগত মুসলিম সৃষ্টি হচ্ছে অর্থগত মুসলিম সৃষ্টি হচ্ছে এ আহ্বান দিয়ে হচ্ছে না কেন জ্ঞানের কারণে জ্ঞানের কারণে সে আহ্বান করবে কোন দিকে জানে না এই ধরনের মুসলিম সৃষ্টি হচ্ছে যেই মুসলিম দিয়ে আজকে পৃথিবী একবার ভার হয়ে গেছে আড়াইশো তিনশো কোটি মুসলিম কিন্তু কি করে বেড়ায় পা চেটে বেড়ায় যদি কোনো রকম একটুখানি পাটা সরিয়ে নেয় দাদারা তখন গিয়ে সবাই মিলে মিটিং টিটিং করে সেটিং টেটিং দিয়ে দাদা তোর পাটাকে আবার একটু দে আমরা আরেকটু চাটি তাই না আবার দে আবার চাটি আবার দে আবার চাটি কোন রকম যদি একটু পাটাকে সরাতে পারে টেনশনে মুসলিমদের অবস্থা খারাপ হয়ে যায় অথচ যদি অর্থগত মুসলিম হতো প্রকৃত মুসলিম হতো জ্ঞানের সাথে মুসলিম হতো তাহলে পৃথিবীবাসী এই মুসলিমদের পা চাটত যেমন চেটেছিল যেমন চেটেছিল একসময় হচ্ছেই না কেন দুইটা কাজ করে না এক আল্লাহর দিকে ডাকে না দ্বিতীয়ত জ্ঞান সহকারে ডাকে না আবার সেই আহ্বান শুরু করে দেন সেই কাজ আবার শুরু করে দেন জ্ঞানের সাথে মানুষকে খালি আল্লাহর দিকে ডাকবেন ইসলামী রাষ্ট্রের দিকে নয় ইসলামী হুকুমতের দিকে নয় ইসলামী খেলাফতের দিকে নয় পীরতন্ত্রের দিকে নয় রাজনীতির দিকে নয় জেহাদের দিকে নয় মানুষকে বোমাবাজি করে হত্যা করে দেওয়ার দিকে নয় হত্যা অবরোধের দিকে নয় ভোটের দিকে নয় কোনো দিকে নয় সহজ আল্লাহর দিকে ডাকতে থাকেন জ্ঞানের সহকারে দেখেন সম্মান ফিরে আসে কিনা ফিরে আসে কিনা মাত্র বিশটা বছর দরকার তেইশটা বছর দরকার মাত্র বিশ থেকে তেইশটা বছর দরকার দেখেন মুসলিম আবার মুসলিম হতে পারে কিনা মুসলিম আবার বিজয় দেশে দাঁড়াতে পারে কিনা মুসলিম আবার সম্মানের সাথে দাঁড়াতে পারে কিনা দেখেন ওরা আবার পা চাটে কিনা দেখেন আমরা ভুলে গিয়েছি আমাদের চলার পথ ভুলে গিয়েছে আমাদের আহ্বানের পথ ভুলে গিয়েছে আমাদের আহ্বানের বিষয়বস্তু আবদুল্লাহ ঘুমাচ্ছ নাকি আহ্বানের বিষয়বস্তুকে আমরা ভুলে গিয়েছি কি করছি আমরা তো আমরা যেটা বলছিলাম যে লাইলাহ এই সাক্ষ্য বাণীর প্রতি আহ্বান এই সাক্ষ্য বাণীর মূল বিষয়বস্তু হচ্ছে যে ডাকবে শুধুমাত্র কার দিকে আল্লাহ সুহান আমাদের জন্য একটা দিনকে মনোনয়ন করেছেন দিন মানে কি বলেছিলাম আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিন মানে কোনো ধর্ম নয় বিশ্বাস করেন দিন মানে ধর্ম নয় দিন মানে যদি ধর্ম হয় তাহলে ইসলামটা কোনো ধর্ম নয় আল্লাহ কসম করে বলছি ইসলাম কোনো ধর্মের নাম নয় ইসলামকে আল্লাহ তালা দিন হিসাবে উল্লেখ করেছেন যদি ধর্ম হিসেবে উল্লেখ করতেন তাহলে ধর্মের কথা আল্লাহ তালা কোরআনে বলে দিতেন হাদিসে বলে দিতেন রসুলাম ইসলামকে আল্লাহ তালা একটা দিন হিসেবে উল্লেখ করেছেন আপনার ইসলামকে ধর্ম হিসেবে কোথাও লিখবেন না ধর্ম মানে কি জানেন এই যে একটা বাটি এর মধ্যে একটা ধারণ ক্ষমতা আছে না এটা হচ্ছে ধর্ম যার ভিতরে ধারণ ক্ষমতা থাকে যার মধ্যে কিছু দেওয়া যায় যেখান থেকে কিছু বের করা যায় ইসলামে নতুন করে কিছু দেওয়া যাবে ধর্মের সন্ধি বিচ্ছেদ করেন তাই পাবেন যার মধ্যে কিছু দিতে পারে ইসলাম পরিপূর্ণ আলিয়ামা আকমাল তুলাকুম দিন আকম পরিপূর্ণ করে দিয়েছেন নতুন করে কোনো কিছু ঢুকবে না ঢুকলে হয় বেদাত হবে নাহলে শিরিক হবে নতুন করে কিছু দেওয়া যাবে না জীবন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত শিশুকাল থেকে নিয়ে কৈশোর পর্যন্ত ওখান থেকে যৌবন পর্যন্ত ওখান থেকে বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কি চান কোন বিষয় চান কতটুকু চান পরিপূর্ণতাই পাওয়া যাবে যেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা আল্লাহ সোহান মানুষের জন্য মনোনয়ন দিয়েছেন নির্বাচন করেছেন তার নাম কি ইসলাম এই ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ইমান ইসলামের মূল বিষয়বস্তু কি ইমান ইমানে যদি ত্রুটি হয়ে যায় ইসলাম কোনোদিন টিকে থাকতে পারবে না ইসলামে যদি ত্রুটি হয়ে যায় ইমানে যদি ত্রুটি হয় তাহলে ইসলামের উপরে টিকে থাকা সম্ভব নয় আমরা এক আল্লাহর প্রতি ইমান এনে মুসলিম হয়েছি দ্বিতীয় আল্লাহর প্রতি ইমান আল্লাহ মুসলিম থাকা যাবে আমরা এক আল্লাহর প্রতি ইমান এনেছি তিনি জন্ম দেন না জন্ম নেন না যদি এমনটা বিশ্বাস করি তার একটা অংশ আছে তাহলে আর মুসলিম থাকবে কেউ এক কিতাবের প্রতি আমরা ইমান এনেছি অন্য অন্য কিতাবের প্রতি ইমান এনেছি কিন্তু এটাকে শেষ কিতাব হিসেবে জানি যদি এর সাথে আর একটা কিতাবকে মনোনয়ন দেয় তাহলে চলবে হানাফি মাজারের প্রধান কিতাব আল হিদায়া এই আল হিদায়া কিতাব ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে সম্পাদনা পরিষদ আছে এখানে কি আবুদার সাহেব অনুবাদ করেছে এই আল কিতাবের ভূমিকাতে গিয়ে দেখবেন যে সেই হিদায়া কিতাবটাকে কোরআন হিসাবে তারা উল্লেখ করেছে প্রধান কিতাব আল হিদায়া ভূমিকাতেই দেখবেন লেখা আছে আরবিতে ইন্নাল হিদায়ত কাল কোরআন এই হৃদয় হচ্ছে কোরআনের মতো কোরআন আসার পরে যেমন অতীতের সবগুলো গ্রন্থকে আল্লাহ তালা মানসুখ করে দিয়েছেন অতীতের যে সমস্ত গ্রন্থ ছিল কি কি ছিল তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন আস্তাফুল্লাহ তাওরাত জাবুর ইঞ্জিল সোহফে ইব্রাহিম সোহফে মুসা আরো যে সমস্ত কিতাবাদিগুলো ছিল সবগুলো কিতাবকে আল্লাহ তালা রহিত করে দিয়েছেন না রহিত করে যে কোরআনকেই শুধুমাত্র নির্ধারণ করে দিয়েছেন ঠিক একই কথা ওইখানে লিখছে যে কাদ মুসিখাত মাকান কাবলা সাফু ফিহা এই হিদায়া কিতাব লেখার পরে অতীতে যত কিতাব ছিল সবগুলো কিতাব মানসুখ হয়ে গিয়েছে রহিত হয়ে গিয়েছে হিদায়া কিতাব লেখা হলো ছয়শো হিজড়ি সালের পরে আর কোরআন এসেছিল চোদ্দশো বছর আগে মানে প্রথম হিজড়ির আগে ছয়শো হিজড়ির পরে আসার পর যে কিতাবটা লেখা হচ্ছে সেই কিতাবটা লেখকের ভূমিকায় লিখেছেন যে অতীতের যত কিতাব আছে সব কিতাব মানসুখ হয়ে গেছে নজরুল্লাহ কোরআন কি মানসুখ হয়ে গেছে কোরআন তো তার আগের কিতাব হৃদয়ের আগের কিতাব মানসুখ হয়ে গেছে বিশ্বাস না হলে ইসলামিক ফাউন্ডেশনে চলে যান যে ওখান থেকে কিতাবটা নেন ভূমিকায় পড়েন যে অতীতের সব কিতাব মানসুখ হয়ে গেছে হৃদয় আসার পরে এক কিতাবের প্রতি ইমান এনেছে এর সাথে যদি আরো কিতাব মিলাই ইমান থাকবে ইসলাম টিকবে এজন্য ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে কি ইমান ইসলামের মূল বিষয়বস্তু কি ইমান ইমান যেমন এক আল্লাহর প্রতি ইমান এক রসুলের প্রতি ইমান এক কিতাবের প্রতি ইমান একটা শেষ দিবসের প্রতি ইমান তাকদি ভালো মন্দ নির্ধারণ হয় এক আল্লাহ থেকে তার প্রতি ইমান সব এক এক এক করে আসছে না এক এক করে আসছে এই জন্য ইমানের মূল বিষয়বস্তু হচ্ছে কি তাওহীদ এক একত্ব ইমানের মূল বিষয়বস্তু কি তাওহীদ আর তাওহীদের মূল আহ্বান হচ্ছে কি মূল আহ্বান লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মূল আহ্বান কি আহ্বান এটার আহ্বান কেমনি করবেন প্রতিদিন এক হাজার বার চোখ বন্ধ করে লাইট নিভিয়ে দিয়ে আর দুই হাঁটুর মধ্যে চেপে ধরে পীর মনে করবেন যে সে আমার সামনেই আছে এরপরে জোরে জোরে চিল্লাতে থাকবেন আর চিল্লাবেন এমন ভাবে অর্ধেক আসবে এখান থেকে অর্ধেক আসবে এখান থেকে আর কতক্ষণ পরে এটা করতে করতে একটা পর্যায়ে আওয়াজ তো সব বন্ধ হয়ে খালি সার্জারি থাকবে এই থাকবে এটা হচ্ছে লাল লাল রহমান এরপরে যখন আরেকটু বেশি হয়ে যাবে তখন আর এটা করবেন না কি করবেন তখন অর্ধেক বলবেন এটা হচ্ছে তাহিদের আহ্বান তাই না এরপরে যখন আরেকটু উপরে চলে যাবেন তখন আর কিছুই বলা লাগবে না তখন শুধু ঘাট ঝোঁকাবেন তাহিদের আহ্বান তাই না ইসলামের আহ্বান এগুলো অন্ধকার করবেন মানুষজন যাতে করে আপনাকে পাগল বলে আর কিছু অপ্রাসঙ্গিক কাজ করবেন উল্টোপাল্টা কিছু কাজ করবেন আর এই ধরনের অপকৃত কিছু কথাবার্তা বলবেন আওয়াজ করবেন ভিতর থেকে তাই তো আল্লাহ সুহান তাওহিদের মূল আহ্বান দিলেন ইলাহা ইল্লাল্লাহ আর একে এরা কিভাবে নিয়ে এসেছে দেখেন প্রথমে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে বলে শুধু ইল্লাল্লাহ তারপরে বলে শুধু আল্লাহ এরপরে নতুন পরিবর্তন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহুদ নেই এরা এরপরে কি করছে অর্ধেক আওয়াজ করছে আর অর্ধেক ভিতরে যাচ্ছে ইলাহা এটা জোরে বলবে আসতে বলবে লা মানে কি কোন মাহবুদ নেই এটা জোরে বললো কোন মাহবুদ নেই ব্যাস এই কোন মাহবুদ যখন নেই এই কথা বলছে এর পরের অংশ যদি না বলে তাহলে নাউজুবিল্লাহ আল্লাহকে অস্বীকার করা হচ্ছে না বুঝতে পারছেন আপনার কথা যখন বলছে লাহা কোনো মাহবুদ নেই পরের অংশটা যদি এভাবে চিল্লিয়ে না বলে শুধুমাত্র যদি এই কথাটুকুই বলে তার অর্থটা কি কোনো মাহবুদ নেই মাহবুদ গুলোকে অস্বীকার করছে আল্লাহকে অস্বীকার করছে নাউজবিল্লা এরপরে আরেকটা জিকির তাসির করছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এর অর্থ কি আপনারা জানেন আল্লাহ ছাড়া তার মানে আল্লাহ নাই এই গ্লাসটা পানি ছাড়া তার মানে কি পানি আছে ডাল লবণ ছাড়া ডাল রান্না করেছে তার মানে কি লবণ দিয়ে রান্না করেছে তরকারি ঝাল ছাড়া তরকারি রান্না করেছে তার মানে কি ঝালওয়ালা তরকারি এখানে আলেমুলামা আছেন ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই এটাও আরেকটা অস্বীকার আল্লাহকে তারপরে শুধুমাত্র এইভাবে নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস বেরোচ্ছে এরপর কিছু আওয়াজ হচ্ছে তারপরে শুধুমাত্র এমন হচ্ছে তেমন হচ্ছে এরপর একটা পর্যায়ে হতে হতে হতে হতে হচ্ছে কি মুখ দিয়ে নাক দিয়ে ফেনা পড়ছে গেঁদা পড়ছে এই হচ্ছে সেই হচ্ছে আজকে আমাদের এইখানে এই অনুষ্ঠানে দুজন পীর জাদা আছেন তারা খুব ভালো করেই জানেন দুজন নামি দামি পীর সাহেব আছেন পীর জাদা আছেন আমার দিকে তাকান ওদিকে তাকিয়ে লাভ নেই নামি দামি পীর জাদা আছেন তার মধ্যে হতে একটা ছেলে একজন পীর জাদা আমাকে গত কয়েকদিন আগে পীরতন্ত্রের মূল থিওরিটা আমাকে জানালেন আমি জানলাম ওর একটা আলোচনা যে জিনিসটা আমি এর আগে এইভাবে বুঝতে পারিনি বুঝেছি কিন্তু এইভাবে বুঝিনি ও আমাকে জানালো একটা আলোচনার মধ্যে যে পীরতন্ত্রের মূল কথাই হচ্ছে যে পীর সাহেবই হচ্ছে আল্লাহ পীর সাহেবই হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে যায় না পীরের কাছে গিয়ে বলে বাবা শেষ বাবা ওইটা বাবা সেইটা মনের আকুতি সব ব্যক্ত করে কার কাছে সাহেবের কাছে আল্লাহর কাছে ব্যক্ত করে না এবং যেতে যেতে যেতে যেতে পীরতন্ত্রের মূল কথা হচ্ছে ইবাদত করতে করতে করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন পীর আর আল্লাহ এই দুইজনের মধ্যে এই দুইটা সত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহ এবং পীর দুইটা এক সত্তাহ পরিণত এইরকম হয়ে যায় এক সত্তাহ হয়ে যায় খালেকার মাকলুকের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাফসির রুহুল মাহানি ইসলামিক ফাউন্ডেশন থেকে চেপেছে সুরা বাকারার প্রথম দিকে তাফসির লিখতে গিয়ে এখানে লিখেছে ফাইতেহাদ মা আল্লাহ ইতিহাদান জাতিয়ান কাল বর্ণনা করতে করতে খলিফা আল্লাহর করবে করতে করতে এমন একটা অবস্থায় যাবে যে এই পৃথিবীর মানুষগুলো করতে করতে আবেদ আর মাহবুদ একাকার হয়ে গেলে দুই আলাদা করার মতো কিছুই থাকবে না যদি তুমি বান্দাকে দেখো তুমি দেখতেছো রবকে তোমার আল্লাহকে দেখছো যেই বান্দা সেই আল্লাহ তাও হেইদের আহ্বান তাই না তাও হেইদের আহ্বান আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তার সারাটা জীবনই খুঁজে দেখেন পীর সাহেবরা যেভাবে জিকির করে রাসুল সাল্লাম কোনো দিন এভাবে জিকির করেননি কোনো দিন করেননি কোনো দিন করেননি যেভাবে আওয়াজ করে রাসুল আসলাম কোনোদিন করেননি কোনোদিন সম্ভব না এদের জিকিরের অবস্থা কি এই যে ঢাকার অদূরে মানিকগঞ্জের পীর সাহেব ওর এক মুড়িদের সাথে আমাদের সাথে কথা হচ্ছিল আমরা কয়েক ভাই ছিলাম আশিক ভাই ছিল নাসির ভাই ছিল ওর সাথে কথা হচ্ছিল ও সবকের কথা জিজ্ঞেস করলাম বলছে আমি দ্বিতীয় সবকে আছি সবক কয়টা পর্যন্ত যায় পাঁচটা পর্যন্ত সবক চলে প্রথম সবক কি প্রথম সবক হচ্ছে প্রতিদিন এক হাজার বার বলতে হবে পাঁচক্ত নামাজের পরে দ্বিতীয় সবক কি দ্বিতীয় সবক হচ্ছে যে প্রতি শ্বাসে একটা নিঃশ্বাস নিচ্ছি আমরা এই প্রতি শ্বাসে পঁচাত্তর বার লাইলাহ বলতে হবে প্রতি শ্বাসে ওকে বললাম যে তুমি বলো ও দ্বিতীয় শ্রাবকে আছে বললাম তুমি বলো চটপটি বিক্রি করে পাড়ায় মেন রোডের উপরে যে তুমি বলো যে তুমি এক শ্বাসে পঁচাত্তর বার লাইলাহ ইল্লাল্লাহ বলবা চার পাঁচবার বলার পরে আর তো বলতে পারে না আপনি বলেন লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ শেষ এরপর আর চলে চার পাঁচবার পরে চলছে না ও পঁচাত্তর বার বলে আমি তুমি বলো হ্যাঁ বলি এই লালা মানে কি লালা মানে লাইলা ইল্লাল্লাহ বলছে আপনারা বুঝবেন না এটা মানে প্রতি ভেদের বিষয় আছে এখানে আমরা লা বলি কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে লাইলা বললাম লা অর্থ কি তুমি জানো জানি না লা অর্থ মানে হচ্ছে নাই নাই নাই না না না না না দিয়ে তুমি তো বুঝাচ্ছ যে নাই নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই এই জিকির করলে কি হয় এই জিকির যখন করে তখন আল্লাহ যে জিকির করে তার কাছে চলে আসে এসে তাকে বলে বান্দা তুই কি চাস কি চাস এবং বান্দাটা শুনতে পাই আমি তুমি শুনতে পাও হ্যাঁ আমিও শুনতে পাই আল্লাহ তোমার কাছে চলে আসে জিজ্ঞেস করো তোমার পীরের মুরিদ কত বলছে প্রায় পাঁচ লাখের উপরে পাঁচ লাখের উপরে তোমার পীরের মুরিদ একই সময় তোমরা জিকির করো না বলছে হ্যাঁ একই সময় জিকির করি তো একই সময় যদি জিকির করো পাঁচ লাখ মুরিদের কাছে কয় লাখ আল্লাহ আসবে প্রত্যেকের কাছে কিন্তু আল্লাহ আসে প্রত্যেকের কাছে আল্লাহ এসে তার কানের সামনে আওয়াজ করে বান্দা কি চাও বান্দা কি চাও বান্দা কি চাও প্রত্যেকের কাছে আল্লাহ আসে তো পাঁচ লাখ মুহিদের কাছে যদি আল্লাহ আসতে হয় তো কয়জন আল্লাহ আসতে হবে পাঁচ লাখ আল্লাহ আসবে না প্রত্যেকের কাছেই আল্লাহ আসে প্রত্যেকে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট এক একজন এক এক জায়গায় প্রত্যেকের কাছে আল্লাহ আসে বললাম যে আল্লাহ তো একজন একজন আল্লাহ এই পাঁচ লাখের কাছে প্রত্যেকের কাছে এসে জিজ্ঞেস করছে কি চাও কি চাও কি চাও তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ বিষয়টা কি আপনার বোঝার মতো উপায় নাই কোরআন পড়ো সেগুলো তো দরকার নেই আমাদের ঈশ্বাহ পড়ে হাদিস পড়ো সেগুলো পীর সাহেব পড়ে তো কোরআন হাদিস পীর সাহেব পড়ে তোমরা চলবে কি করে বলছে পীর সাহেব আমরা চলতে পারবো না আমাদের যা যা জানা দরকার পীর সাহেব জানে জেনে আমাদেরকে জানিয়ে দেয় তো পীর সাহেবকে কেমন ভাবে মানো তোমার পীরের বিপরীতে যদি কোরআনের মধ্যে কোনো হুকুম আসে তুমি কারটাকে মানবো বলছে পীরেরটাকেই মানবো আল্লাহটা মানবো না বলছে না আল্লাহটা মানবো না বলে কেন বলছে আল্লাহ কি বলেছেন কি করতে হবে আল্লাহর জন্য এটা পীর সাহেব ভালো জানেন অতএব পীর যদি আমাকে যা বলবে আমি সেটাই মানবো পীরকে কেমন ভক্তি করবে জিজ্ঞেস করলাম যুবক মানুষ বিয়ে করেছে বলছে না বিয়ে করিনি সে বিয়ে করার পরে যদি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি বিয়ে শাড়ি করছো না আগে জিজ্ঞেস করলাম বললাম পীরের ভক্তিটা কেমন এসে বলছে আমি বিয়ে করলাম বিয়ের পরে বাসর রাতে আমি আমার বউয়ের কাছে গেছি এই অবস্থায় যদি পিসার আমার রুমে এসে বলে যে তুই সব তোর বউটা আমার দরকার আমি দিয়ে দিব এই মানিকগঞ্জে পিস সাহেবের মধ্যে আর তার আর আরেকজন আমাদের আর ভাই আছে ইয়ে ভাই মুনায়ম ভাই মুনায়ম ভাইয়ের দাদা হচ্ছে তার মুরিদ তার সাথে আমরা আমি নাসির ভাই আশিক ভাই সহ রমজান মাসে গিয়ে বসলাম বসার পরে বলছে যে যিনি আল্লাহ তিনি রসুল আর তিনি হচ্ছেন আমার পীর আমার পীর সাহেবই হচ্ছেন আল্লাহ আমার হায়াত মত সব আমার পীর সাহেবই দেয় আমাকে এই যে এই ভাই মুনির মুনির ভাই ছিল আচ্ছা একজনই তিনজন তিনি তিনজনই একজন মুনির ভাই ছিল সেই সময় যিনি আল্লাহ তিনি পীর যিনি পীর তিনি আল্লাহ আমার পীর সাহেবই হচ্ছেন আল্লাহ এই কথার বাস্তবতা আমাদের এই ভাইয়ের মুখে দিন শুনলাম আজ আচ্ছা, আমার সাথে এই কথার বাস্তবতা আমরা সেদিন শুনলাম যে পীরতন্ত্রের মূল বিষয় হচ্ছে পীরই হচ্ছেন আল্লাহ তাও হেদার থাকে ইমান থাকে ইসলাম থাকে বহু দাড়ি আছে তারপর ইসলাম থাকবে তাগড়ি আছে থাকবে ইল্লাহ জিকির আছে থাকবে মসজিদে ইমামতি চলছে থাকবে ইসলাম রাহবান দিয়ে আজব আজব মুসলিম তৈরি হচ্ছে দেখেন না পিসাবদের খানকায় গেলে ওদেরকে আজব মুসলিম মনে হয় না এমন ভাবে জিকির করে লাফাতে লাফাতে ওই চাঙ্গের উপরে উঠে ওইখানে বসে বসে চিল্লাচ্ছে কাপড় চোপড় সব খুলে আরেকদিকে পেশাব করছে পায়খানা করছে কেন এসকে আছে মাওলার সাথে এসকে চলছে ও মাওলার এসকে আছে মাওলার সাথে প্রেম চলছে তো আমরা যে বলছিলাম যে ইসলামের মূল বিষয় হচ্ছে কি ইমান ইমানের মূল বিষয় হচ্ছে কি তাওহীদ আহ্বান জানাতে হবে মূল অর্থ হচ্ছে কার ইবাদত চলবে না ইবাদত চলবে সকল প্রকার ইবাদত কার জন্য চলবে জন্য সেজদা করবে তো কার কাছে রুকু করবে তো কার কাছে তফ করবে তো কার ঘরে আল্লাহর ঘরে মনের আকুতি ব্যক্ত করবে তো কার কাছে আল্লাহর কাছে শ্রদ্ধা করবে তো কাকে করবে সকল প্রকার এবাদত এক আল্লাহর জন্যই করতে হবে কোনো পীর পাবে না খাজা পাবে না গাজা পাবে না গাছ পাবে না পাথর পাবে না লোটা পাবে না কুত্তা সাহ পাবে না বদমা শাহ পাবে না কেউ পাবে না পুরো ওটাই কে পাবে আল্লাহ পাবে এই আহ্বান এখন দেন পীর সাহেবরাই আপনার সর্বপ্রথম বিরোধিতায় দাঁড়াবে এই আমি নজর মান্য পাবো না পুরোটাই আল্লাহ পাবে তো আমার কাজটা কি এই পৃথিবীতে থেকে নজর মান্য বন্ধ করে দেন পীর সাহেবের খানকা বন্ধ হয়ে যাবে একটা পীরের খানকাও চলবে না ওখানে নজর মান্য দেওয়া বন্ধ করে দেন একটা পীরের খানকাও থাকবে না সব খানকা বন্ধ হয়ে যাবে পীর সাহেব না খেয়ে মরবে ভিক্ষা করে খাবে ও নজর মান্যত গুলো খালি বন্ধ করে দেন একটাও টিকবে না একটাও থাকবে না এই মান্যত করা হচ্ছে একটা এই বাদত এগুলো যাচ্ছে কোথায় ওইখানে টিকে আছে এগুলো শিল্পের গুলো এই আহ্বান নিয়েই যুগে যুগে আল্লাহ তারা নবী রসুলদেরকে পাঠিয়েছিলেন এই আহ্বানটাই রসুল আসলাম মক্কা এসে দিয়েছিলেন লোক সকল তোমরা সাক্ষ্য দাও সাক্ষ্য দিলে তোমরা নাজাহাত পেয়ে যাবে সফল হয়ে যাবে কেমন সফলতা যে সারা পৃথিবীবাসী তোমাদের দিনের দিকে তাজ্জব হয়ে তাকিয়ে থাকবে যে তোমরা কি নিয়ে আসলে কর্তৃত্ব এমন কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে যে তোমাদেরকে মানুষ তোমাদের নেতৃত্ব কর্তৃত্ব মেনে নিবে যদি না মানে কর্তৃত্ব তাহলে ট্যাক্স দিয়ে পৃথিবীতে তোমাদের উপরে ট্যাক্স দিয়ে তারা চলবে ট্যাক্স দিবে মুসলিমদেরকে ট্যাক্স দিয়ে চলবে শব্দ কয়টা ছিল এই লাইলাহ আর আজকে লাইলাহ কম শোনা যায় লাইলাহ আওয়াজে অবস্থা খারাপ হয়ে যায় সকালবেলায় আসে লাইলাহ মা দুগা ভিক্ষা দেন লাইলাহ বুঝলে বাসের মধ্যে উঠা চান্দা কালেকশনের একটা রিসিপ বই দাঁড়া করাবে যে দেন মসজিদের জন্য দেন আল্লাহর ঘর মসজিদ অথবা মাদ্রাসার জন্য দেন ভিক্ষার স্লোগানে পরিণত করা হয়েছে কারা করেছে হিন্দুরা খ্রিস্টানরা ভিক্ষার স্লোগানে প্রতিষ্ঠিত করেছে লাইলাহাইল্লাহকে তো বান একটা কালে মাঝে মানুষকে ইজ্জত সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয় তার মূল দাবি হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না মাহবুদ হিসেবে যদি মেনে নিতে চাও তো এক আল্লাহকেই মাহবুদ হিসেবে মেনে নাও যত প্রকারের ইবাদত আছে সকল প্রকার ইবাদত এক আল্লাহর জন্যই নির্ধারণ করো এটাই হচ্ছে লাহিল্লাহর মূল দাবি মূল দাবি আজ ওই দাবি নিয়ে বের হন রাস্তায় নদীকে যেমন কষ্ট দেওয়া হয়েছিল আপনাকেও সেই কষ্ট দেওয়া হবে এই আহ্বান নিয়ে বের হন যে পীরেরটা চলবে না বুজুর্গেরটা চলবে না মেতারটা চলবে না আকাবিরেরটা চলবে না ইমামেরটা চলবে না অমুকেরটা চলবে না তমুকেরটা চলবে না কারোটাই চলবে না চলবে একমাত্র আল্লাহটা এবং তার রসুলেরটা বাধা হয়ে দাঁড়াবে এখন সে কথাই আল্লাহ তালা নবীকে বলাচ্ছেন নবী তুমি বলো আল্লাহ আমি মানুষকে ডাকি কোথায় কার দিকে আল্লাহর দিকে আল্লাহ বাসি জ্ঞানের সহকারে তো ইসলামের মূল বিষয় হচ্ছে ইমান ইমানের মূল বিষয় হচ্ছে আল্লাহ তৌহিদ তৌহিদুল্লাহ তাআলা তৌহিদের মূল কালিমা হচ্ছে আপনি দায়ী হিসেবে কোথাও যাচ্ছেন যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন দায়ী হিসেবে দাওয়াত দিতে আমাদের দেশ থেকে আমাদের দেশের মানুষগুলো বেরোয় যায় না টোপলা টাপলি নিয়ে তিন দিনের জন্য দাওয়াত দিতে বেরোচ্ছে আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তায় যদি দাওয়াত দিতে বের হয় কি নিয়ে বের হতে হবে ওর আন অথবা রসুলের হাদিস নিয়ে বের হতে হবে কি নিয়ে বের হয় তারা অন্যের কিতাব নিয়ে বের হয় আল্লাহ রাস্তা হলো বলেন আবার অবস্থাটা কেমন বলেন আপনি এই উদাহরণ আমি মাঝে মাঝে দেই রিক্সার ইঞ্জিনিয়ার আছে না রিক্সার মেকানিক বলে তাই না রিক্সার ইঞ্জিনিয়ার বললাম যেহেতু ওটাও একটা ইঞ্জিনিয়ারিং পেশা রিক্সার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যদি কোনো গাড়ির ইঞ্জিনিয়ারিং কেউ শিখতে চায় গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেউ শিখতে চায় শিখতে চেয়ে সে রিক্সার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলে যে ভাই আমাকে টয়োটা করল্লার এত মডেলের ইঞ্জিনের কাজটা একটু বুঝিয়ে দাও রিক্সাওয়ালা পারবে পারবে না বুঝাতে জানাতে পারবে না কিছু বুঝবে বুঝবে না গাড়ির ইঞ্জিন মেকারের কাছে যদি বিমানের ইঞ্জিনিয়ারিং কেউ শিখতে চায় যেমন ঢাকায় উত্তরায় বিমানের ইঞ্জিনিয়ারিং শেখার একটা কলেজ আছে ওইখানে গিয়ে ভর্তি না হয়ে ঢাকার এই ওয়ার্কশপ গুলোতে গিয়ে যদি বলে যে আমাকে বিমানের ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দাও শিখাতে পারবে আর ওরা যদি শিখিয়েও দেয় ছয় করে ওইটা নিয়ে ইঞ্জিনিয়ার বিমান ইঞ্জিনিয়ারিং করতে পারবে আর করতেও যদি পারে আমাদের দেশে যেহেতু এইটা দিয়ে সবকিছু নিয়োগ হয় এইটা দিয়ে আর মামা দিয়ে নিয়োগ হয় মনে করেন নিয়োগ দিয়ে দিল ওইখানে নিয়োগ দেওয়ার পরে ওকে যদি বিমানের ইঞ্জিনের সামনে দিয়ে বলা হয় যে তুই একটুখানি কাজ করে দে ও কি করবে ইঞ্জিন জ্বালিয়ে ফেলবে না ইঞ্জিনের বগি শেষ করে দিবে না বিমানের ইঞ্জিন শেষ হয়ে যাবে না বুঝতে পারছেন আমার কথা শেষ হয়ে যাবে আর দ্বিতীয়ত রিক্সার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনি কি শিখবেন রিক্সার ইঞ্জিনিয়ারিং শিখবেন গাড়ির মেকারের কাছে গিয়ে কি শিখবেন গাড়ির মেকানিক শিখবেন বিমানের ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে কি শিখবেন ওইটাই শিখবেন তাদের হেল্পাররাও কিন্তু একটা সময় ওস্তাদ হয়ে যাচ্ছে লেখা পাওয়া যায় না কিন্তু ওই শিখতে শিখতে ওস্তাদ হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল জীবন তাদের প্র্যাকটিক্যাল শিখে শিখে তারা বড় ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে এখন আপনি দিন শিখতে চাচ্ছেন দিন শিখতে চাচ্ছেন যাচ্ছেন হলো আপনার মতো আর একটা লোকের কাছে আপনি কি শিখবেন সে যা জানে আপনাকে তাই জানাবে সেও দিন শিখতে আসলো আপনিও দিন শিখতে যাচ্ছেন দশ জন মিলে দশ জনের অবস্থান হচ্ছে একরকম দশ জন মিলে চলে গেল আল্লাহ রাস্তায় দিন শিখতে যাচ্ছি জন কিন্তু একই রকম এ তালিম করে সকালে ও তালিম করে দুপুরে ও তালিম করে রাত্রে ও তালিম করে পরের দিন সকালে ও তালিম করে পরের দিন বিকালে প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন আচ্ছা বলছে তো আমরা যাচ্ছি আর এক এলাকায় শিখতে আর এক এলাকায় গিয়ে কার কাছে শিখে মসজিদের ইমাম সাহেবের কাছে কঠিন কালেও না মসজিদের ইমাম সাহেবের তালিম করার অধিকার রাখে না ওই এলাকার মাদ্রাসায় গিয়ে শিখছে মাদ্রাসায় গিয়ে বোকারির দাসে গিয়ে বসে না কি করে ওই এলাকার ওনাদের মানের যারা আছে ওনাদের তন্ত্রের যারা আছে ওনাদের দলের যারা আছে তাদের কাছে গিয়ে শিখে যে তোমরা এসে আমাদের সাথে কথা বলো আমরা এসে তোমাদের সাথে কথা বলি কি শিখছে কি শিখছে দিন শিখছে না রায় দাঁড়াচ্ছে বাকি নামাজের পরে ইমান আমাদের মেহনত সম্পর্কে জরুরি কথাবার্তা হবে সবাই বসে বহুত ফায়দা হবে বহুত ফায়দাটা কি জানেন বহুত ফায়দাটা হচ্ছে ফাজাইলের সাদাকাত ফাজাইলের সাদাকাতের একটা পেজে লেখা আছে গাঙ্গু হিসাবের একটা চিঠি চিঠির শেষ ভাগে লিখেছে ইমান আমলের মেহনত শুনেন চিঠির শেষ ভাগে লেখা হচ্ছে যে যিনি চিঠি লিখছেন তার পিস সাহেবের কাছে পিস সাহেব বরাবর মুড়ির চিঠি লিখছেন সেই কথাটাকে এই কিতাবের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে তাবলিক জামাতের কিতাবে যে আল্লাহ আমি এই পৃথিবীতে কিছুই নই তোমার ছায়া হয়ে এসেছি আমি তোমারই ছায়া পৃথিবীতে পিস সাহেব হচ্ছে পৃথিবীতে আল্লাহ ছায়া আল্লাহ ছায়া আছে পৃথিবীতে কেয়ামতের দিন আল্লাহ ছায়ার নিচে মুমিনরা আশ্রয় পাবে আল্লাহ ছায়ার নিচে আসে ছায়া না আদিসে আছে সরাসরি ছায়া আমাদের আরস বলেন আরস শব্দটা এখানে উল্লেখ নাই কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর যুবকদেরকে তার ছায়ার নিচে আশ্রয় দিবেন তার ছায়ার নিচে নাই হাদিসের শব্দটা উল্লেখ নাই যদি আরস হতো তাহলে এখানে উল্লেখ থাকতো সেটা কেয়ামতের দিন দিবেন আর তার ছায়া হয়ে পৃথিবীতে যদি কাউকে পাঠাতেন তাহলে রসুলদেরকে পাঠাতেন রসুল্লাহ কোনোদিন বলেননি যে আমরা আল্লাহ ছায়া হয়ে এসেছি পৃথিবীতে বলছে আল্লাহ আমি পৃথিবীতে তোমারই ছায়া আমি কিছুই নই আমি যা তুমি তা তুমি যা আমি তা আমি তুমি তুমি আমি হচ্ছে ইমান আমলের মেহনত আমি আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ আমি আল্লাহ তুমি যা আমি তা আমি যা তুমি তা তোমারই আর একটা আকৃতি নিয়ে আমি পৃথিবীতে এসেছি তোমারই ছায়া ছায়ার আর এক অর্থ আকৃতি নয় আকৃতি তোমার এই আকৃতি নিয়ে আমি পৃথিবীতে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এই মেহনত নিয়ে আল্লাহ তালা তার নবীদেরকে পাঠাননি আল্লাহ তালা তার নবীদেরকে ঈদের মেহনত দিয়ে পাঠিয়েছিলেন এজন্য যেখানেই যাবেন দাওয়াত দিতে মানুষকে সর্বপ্রথম আহ্বান হবে মানুষকে আল্লাহ দিকে কার চলবে না চলবে তো কার আল্লাহর চলবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন গভর্নর করে পাঠাচ্ছেন ইয়ামানের শাসনকর্তা করে পাঠাচ্ছেন যখন পাঠাচ্ছেন তখন তাকে বলছেন উপদেশ দিচ্ছেন মহাজ ইন্নাকাতি তাতি কওমান কিতাব মুমিন মহাজ তুমি একটা শিক্ষিত জাতির কাছে যাচ্ছ শিক্ষিত জাতির কাছে যাচ্ছ কিতাবধারী একটা জাতির কাছে যাচ্ছ সেইখানে গিয়ে তোমার প্রথম আহ্বান হবে যে লা সাক্ষ্য তোমরা দাও প্রথম তোমার আহ্বান হবে ইন্নাকাতি তাতি কওমান কিতাব তোমার প্রথম আহ্বান হবে যে মানুষকে বলবে যে তোমরা এক আল্লাহর সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলা নেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না এই সাক্ষ্য দিতে বলো তাদেরকে তাহলে শিক্ষিত মানুষদের কাছে গিয়ে প্রথম আহ্বান কি হবে তাও ঈদের আহ্বান কি আহ্বান ডাক্তারকে আহ্বান করতে চান লাহ আহ্বান করেন ইঞ্জিনিয়ারকে আহ্বান করতে চান লাহ আহ্বান করেন ব্যারিস্টারদেরকে আহ্বান করতে চান লাহ আহ্বান করেন ব্যারিস্টাররা আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করে ব্যারিস্টাররা আল্লাহর আইন দিয়ে আসামিদেরকে খালাস করে কিসের আইন দিয়ে করে মানুষের আইন দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে তারা করে অথচ এই ব্যারিস্টারদের মধ্যে হতে একটা বড় শ্রেণী আছে যারা ইসলামী আন্দোলন করে ইসলামী আন্দোলনের অগ্রপথিক অগ্রনায়ক তারা নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারেনি তারা ইসলামী আইন প্রতিষ্ঠা করবে মানবতাবাদী আইন দিয়ে মানবতার মানুষের তৈরি করা আইন দিয়ে তারা তাদের দলকে পরিচালনা করা হচ্ছে ইসলামী আন্দোলন করছে নামাজ তাদের কাছে গিয়ে আহ্বান কি হবে আল্লাহ তাও ঈদের আহ্বান ব্যারিস্টারদের কাছে গিয়ে আহ্বান আল্লাহ তাও ঈদের আহ্বান প্রেসিডেন্টের কাছে কিসের আহ্বান হবে আল্লাহ তাও ঈদের আহ্বান প্রধানমন্ত্রীর কাছে কিসের আহ্বান আল্লাহ তাও ঈদের আহ্বান বিরোধী দলের কাছে কিসের আহ্বান আল্লাহ তাও ঈদের আহ্বান রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান মিথ্যে কথা খেলাফত প্রতিষ্ঠার আহ্বান মিথ্যে কথা ভুয়া জেহাদের আহ্বান এই যেগুলো চলছে এগুলো সব মিথ্যে কথা এই জেহাদের সাথে ইসলামের জেহাদের কোনো মিল নেই কোনো মিল নেই এই জেহাদের সাথে এই বোমাবাজি এই করা সেই করা এর সাথে ইসলামের জেহাদের কোনো মিল নেই দূরতম সম্পর্ক নেই এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই সকল শ্রেণীর মানুষের কাছে গিয়ে আহ্বান করতে আল্লাহ রসুল হাসান শিখাচ্ছেন যে যে কোনো জাতির কাছে যাও প্রথম আহ্বান হবে আল্লাহ রসুল হাসান যে জাতির কাছে আসলেন সর্বপ্রথম যারা ইসলামকে কবুল করে নিয়েছিলেন তারা শিক্ষিত জাতি ছিল গরিব গরিব মানুষ ছিল তারা শিক্ষিত মূর্খ সব জাতির কাছে আহ্বান কি হবে আল্লাহ তাহিদের আহ্বান আল্লাহ তাহিদ আর এই জ্ঞান হচ্ছে সবচাইতে মূল্যবান জ্ঞান যখন কেউ তাওহিদকে মেনে নিবে তারপরে হবে যে সালাতে আহ্বান করো তাহিদ মেনে নিয়েছ তাহিদ মেনে নিয়েছ পাঁচ অক্ট সালাত আদায় করো পাঁচ অক্ট সালাত আদায় করো আর আমাদের দেশে সর্বপ্রথম কিসের আহ্বান হয় নামাজের আহ্বান সালাত মানে হচ্ছে নামাজ নামাজ যে কথা বলি তাবলিগ ভাইরা কিসের আহ্বান করেন নামাজের ভাই নামাজের দিকে আসেন নামাজের দিকে আসেন আপনার ইমাম যেমনই হোক না কেন নামাজের দিকে আসেন শাহালির মাজারে যাবেন সারা সপ্তাহ এখানে তাবলিক জামাত থাকে ওর সামনে কবরের হচ্ছে কবরের পূজা হচ্ছে কবরের চেষ্টা করা হচ্ছে একটা কথাও বলে না যেগুলো করোনা এগুলো করোনা এটা করা যাবে না এটা আল্লাহর জন্য করতে হবে ও সরাসরি বলে কি ভাই আসেন মসজিদে জামাত এসেছে কিছুক্ষণ কথাবার্তা শুনেন নামাজের সময় হয়ে গেছে আসেন ভাই নামাজ পড়ি নামাজের সময় হয়েছে আসেন নামাজ পড়ি নামাজ পড়ে আবার এখানে আসে নামাজের সময় পাঁচ মিনিটের জন্য আল্লাহর কাছে আর দেড় দুই ঘন্টার জন্য আবার এখানে ও বলছে না যে এটা করা যাবে না এটা করা যাবে না সারা সপ্তাহ ওখানে থাকে ওইখানে তিন তিনজন আলেম আছে দেওবন পাশ করা আলেম এগুলো কোনদিন বলে না মানুষকে কি শিখায় সুন্নত শিখায় অজু শিখায় গোসল শিখায় এগুলো শিখায় মানুষকে আল্লাহ তাওহিদ শিখায় না এই অজু গোসল সুন্নত ফরজ এগুলো শিখে শিখে ওই ওইগুলো করতে থাকে কবরের ত্বক চলে কবরের সেজদা চলে কবরের মান্নত চলে সব চলে প্রথম আহ্বান হচ্ছে আল্লাহ মেনে তারপরে বলতে হবে নামাজ পড়ো নামাজ আদায় করো যদি নামাজ মেনে না তখন বলা হচ্ছে যে তোমরা জাকাত দাও আর জাকাতটা দিয়ে কি করবে এইখানে জাকাত নিয়ে তোমরা অন্য দেশে ইন্ডিয়ায় পাঠাবে পাকিস্তানে পাঠাবে না তোমাদের থেকে জাকাত নিয়ে তোমাদের দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হবে তোমাদের জাকাত তোমাদের মাঝেই থাকবে তোমাদেরকে স্বাবলম্বী করা হবে যদি এগুলোকে মেনে নেয় তুমি মজলুমের বদুয়া থেকে হেফাজতে থাকো তুমি রাষ্ট্রপতি তুমি শাসনকর্তা তুমি ওই এলাকার গভর্নর তুমি দেখো মজলুমের বদুয়া থেকে নিজেকে হেফাজত করে রেখো মজলুমের বদুয়া থেকে তুমি বেঁচে থাকো মজলুম যাতে করে তোমাকে বদুয়া না দেয় কেন কেন মজলুমের বদুয়া থেকে হেফাজত থাকতে হবে হচ্ছে মজলুম সে মুসলিম হোক অমুসলিম হোক আল্লাহর সাথে তার সাথে আর কোনো পার্থক্য থাকে না সে এইখানে বসে আল্লাহকে ডাকে অমুসলিম হলেও আল্লাহ সরাসরি তার ডাক শুনেন কাপের হলেও আল্লাহ তার ডাক শুনেন প্রথম আহ্বান কি হবে আল্লাহ তৌহিদের আহ্বান আল্লাহ তালা আমাদেরকে তার তৌহিদ বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তৌহিদ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন দ্বিতীয় আরেকটা হাদিস লেখক রাহিমুল্লাহ দলিল হিসাবে নিয়ে এসেছেন যে এত তো গভর্নর হিসাবে গেল ওইখানে ওইখানে গিয়ে তাওহিদের আহ্বান জানাচ্ছে সুস্থ এলাকায় গেল সেখানে গিয়ে তাওহিদের আহ্বান জানাচ্ছে মুসলিম যদি কখনো যুদ্ধের ময়দানেও চলে যায় অমুসলিমদের সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে এই যুদ্ধের ময়দানেও যদি চলে যায় সেইখানে গিয়েও শত্রু মুখামুখি উভয়ে তরবারি উঠেছে শত্রু মুখামুখি উভয় তরবারি উঠেছে উভয় পিস্তল তাক করেছে উভয় ক্ষেপণাস্ত্র নিয়ে ময়দানে এসে চলে এসেছে তখনও মুসলিমের জন্য নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে তুমি কাফের উপরে আক্রমণ করতে যেও না ততক্ষণ আক্রমণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে তাওহাইদের আহ্বান না জানাবে আগে তাওহাইদের আহ্বান জানিয়ে দাও যদি সে মেনে নেয় তুমি তোমার অস্ত্রটাকে ফিরিয়ে নিয়ে চলে আসো সে যদি লাই লাই লাল শুধু এতটুকুই বলে অস্ত্র ফিরিয়ে নিয়ে চলে আসো আজকে যারা জেহাদ করছে এই যে কথাবার্তার জেহাদ এরা তাও হাইদের আহ্বান করে মানুষকে করেই না আবার তাও হাইদের আহ্বান কি দিয়ে করে আমরা এই যে দুই সালে আট সালে দেখলাম যে ফাটাইছে ফাটানোর মধ্যে একটা করে চিঠি দিয়ে দিছে একটা করে লিফলেট চলে আসছে এইভাবে আর লিফলেটের সাথে একটা করে বোম যে লিফলেটটা পর যদি মানিস তো মানবি না মানলে এই যে ফেটে গেল ধাম করে চৌষট্টিটা জেলায় ফেটে গেল আল্লাহ তালা এইভাবে তার নবী রসুলদেরকে আহ্বান করতে বলেছেন যে বোমা আমের মানুষকে ডাকো তরবারি দিয়ে মানুষকে ডাকো তরবারি নিয়ে রসুলাম গেছেন আবু জাহেল বল্লা আইলা ইল্লাল্লাহ না বললে দিলাম ফেটে তোকে অনেকদিন ডেকেছি তুই আসিস না অনেকদিন ডেকেছি তোকে তুই আসিস না দিলাম তোকে কেটে কোনদিন দেখা গেছে এরকম কিসের আহ্বান এগুলো জেহাদের ময়দানে গিয়েও আল্লাহ তারা প্রথম নির্দেশ করছেন যে প্রথমে তাকে লাহিল্লাহ দিকে ডাকো খাইবার যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আলী রাজি আল্লাহ আনুকে একদিন সেনাপতির দায় দায়িত্ব দিয়ে দিচ্ছেন দিয়ে তাকে যখন পাঠাচ্ছেন তখন তাকে উপদেশ দিচ্ছেন আলী তুমি যাচ্ছ যুদ্ধের ময়দানে তুমি যখনই জনপদের মধ্যে উপনীত হবে যুদ্ধের জন্য তোমার বিপরীত মুখ যে আসবে তাকে সর্বপ্রথম তুমি লা ইল্লাল্লাহ প্রতি তাদেরকে আহ্বান করো যদি মেনে নেয় ছেড়ে দাও মেনে নেয় যদি তাদেরকে ছেড়ে দাও এই লাহিল্লাহ হচ্ছে নিরাপত্তার বাণী এই লাহিল্লাহ হচ্ছে দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণের একটা বাণী এই লাহিল্লাহ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার একটা বাণী এই লাহিল্লাহ হচ্ছে পৃথিবীতে সম্মানের সাথে বেঁচে থাকার একটা বাণী এই লাহিল্লাহ হচ্ছে পৃথিবীতে নেতৃত্ব করার একটা বাণী এই লাহিল্লাহ হচ্ছে পৃথিবীতে নাম যশ খ্যাতি নিয়ে টিকে থাকার একটা বাণী এই লাহিল্লাহ হচ্ছে আখেরাতে নিরাপত্তা এবং মুক্তির একটা বাণী আল্লাহ তালা আমাদেরকে লাইলাহিল্লাহর মূল আহ্বান বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তাওহিদকে তাওহিদ বুঝে তাকে অর্জন করার তৌফিক দান করেন শিরিককে শিরিক বুঝে তাকে বর্জন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপত্য এনে দেন তাওহিদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে দিন চর্চা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কিত বিশুদ্ধ এলেম অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম মুবারক আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু